রসুলের মাঝে তিনশো তেরো জন রাসুল ছিলেন নিঃসন্দেহে নবীদের চাইতে রাসুলগণ উত্তম আবার রাসুলদের মাঝেও সবাই একই মর্যাদার নয় তিলকার রসুল ফাউদ্দাল্লা বা আজহম আলাবাগ আল্লাহ বলছেন রসুলদেরকে আমি একে অপরের পরে মর্যাদা দিয়েছি রসুলদের মধ্যে উলুল আজম পাঁচজন রসুল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নুহ আলাইসালাম এরপরে ইব্রাহিম আলাইসালাম এরপরে মুসা আলাইসালাম ঈসা আলাইসালাম এবং সর্বশেষ আমাদের প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এই পাঁচজন রসুলকে উলুল আজম বলা হয়েছে এবং এই পাঁচজনের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন দুইজন খালিলকে আবার নির্বাচন করেছেন একজন হচ্ছেন ইব্রাহিম খালিল উল্লাহ আর দ্বিতীয়জন হচ্ছেন মোহাম্মদ খালিলুর রহমান আলাহি সালাতাম এবং এই দুজনের মাঝেও সর্বোত্তম আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে আজকে আমরা আলোচনা করব বা হয়তো ধারাবাহিক আমাদের কয়েকটা আলোচনার প্রয়োজন হবে মৌসাইবন ইমরান আলাইহি সালাতামের জীবনী ঘটনা এবং তাকে কেন্দ্র করে যা আমাদের শিক্ষণীয় মুসা আলাই সালাতামের আলোচনা কোরআনে যত বেশি আলোচিত হয়েছে অন্য কোনো নবিরসুলের রসুলের এত আলোচনা হয়নি প্রায় বিশের অধিক সুরাতে মুসা আলাইসালামের আলোচনা এসেছে কোথাও দীর্ঘ আকারে কোথাও মধ্যম আকারে কোথাও সংক্ষিপ্ত আকারে আল্লাহ রব্লা আলমিন কোরআনুল করিমে ২৫ জন নবী রসুলের নাম উল্লেখ করেছেন মুসা ইসলাতামকে আল্লাহ রব্লা আলমিন দুইটি মজাজা দিয়ে একটা লাঠির মজেজা আর একটা ছিল যে বগরের নিচে বা পকেটের মধ্যে হাত দিয়ে বের করলে চন্দ্রের মতো আলো ঝলকিত আল্লাহ রবুল্লাহ আলমিন মুসা আলাহ ইসলাতামকে সেই যুগের সবচাইতে জালেম এবং শক্তিশালী এবং বড় রাজা বলে পরিচিত ছিল যে ফেরাউন মিশরের যে কোনো বাদশাকে রাজার উপাধি হল ফেরাউন পাঠান এবং সাথে দেন তার বড় ভাই হারুন আলিসালামকে তারা দুইজনে গিয়ে ফেরাউনের সঙ্গে ফেরাউনকে দাওয়াত দেন এবং ফেরাউন সেটা প্রত্যাখ্যান করে এবং শেষ পর্যন্ত জাদুর প্রতিযোগিতা হয় এরপরে মুসা আলাইসালাম মিশর থেকে বন ইসরায়েলদেরকে নিয়ে লোহিত সাগর পার হন আর তার পিছনে ধাওয়া করে ফেরাউন এবং তার সৈন্যরা এবং এই সাগরে তারা মারা যায় ধ্বংস হয় আল্লাহ রব্বুল্লা আলমিন এরপরে মূসা এবং হারুন আসলাতামকে এই বনি ইসরায়েল কাউমকে সুধারণর জন্যে যারা ইতিপূর্বে ফেরাউনের নিষ্পেষণ নির্যাতন এবং সব ধরনের জুলুম অত্যাচারের শিকার এদেরকে সত্য বুঝাবের জন্যে অনেক চেষ্টা করলেও তারা বিভিন্নভাবেই এই সত্য থেকে দূরে সরতে থাকে এবং যার ফলে মুসা এবং হারুন আলহিমা সালাতামের জীবন অনেক কঠিন এবং জটিল অবস্থা আকার ধারণ করে আমরা মুসা ইসলাতামের জীবনীকে চারটা ভাগে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে তার জন্ম থেকে নিয়ে শৈশব কৈশোর যৌবন এরপরে মিশর ছেড়ে মাদায়নে চলে যাওয়া এবং সেখানে আট দশ বৎসর তার অতিবাহিত করা দ্বিতীয় পর্ব যেটা আলোচনা হতে পারে সেটা হলো যে মৌসা আলাইসালাম মাদাইন থেকে ফিরলেন এবং পথে আল্লাহ রব্বুল আলমিন তাকে নবুয়াতুর সালাদ দান করলেন এবং তিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন আর ফেরাউনের সঙ্গে তার কথোপকথন এবং তার সঙ্গে যে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা জাদুর প্রতিযোগিতা করল সে এবং ফেরাউন শেষ পর্যন্ত মুসা ইসলাতাম বনি ইসরায়েলকে নিয়ে যেটাকে লোহিত সাগর এখানে একটা হলো বাহরে কালজুম বলে সাইনা মরুভূমির ওইদিকে মিশর এদিকে ফিলিস্তিনের দিকে হচ্ছে সাইনা মরুভূমি এবং মধ্যখানে ক্যানেল হল কালজুম ক্যানেল বা নালা এখান দিয়ে পার হলেন আর ফেরাউন তার সদল বলে ডুবে ধ্বংস হল এই একটা পর্ব হতে পারে তৃতীয় পর্ব যে মুসা ইসলাতাম সাইনা পাহাড়ে সাইনা কি বলে মরুভূমিতে তার জাতির সঙ্গে যে তার দীর্ঘ এক সময় কাটল এবং কিভাবে কাটল এই বিষয়গুলি আলোচনা হবে আর চতুর্থ পর্ব মুসা আলাইসালাতামের এছাড়া আরও গাভীর ঘটনা খাজির ইসলাতামের সঙ্গে ঘটনা এবং আরও আব্দুল আলের ঘটনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি হয়তো আলাদা করে আরেকটা পর্বে আলোচনা হতে পারে মুসা আলাইসালাতামের ঘটনা কোরআনুল কারিমে এত বারবার আলোচিত হওয়ার কারণ কি নিঃসন্দেহে এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে আমরা আলোচনার পরে আলোচনার মাঝে কিছু বলে যাব এবং আলোচনার শেষে আমরা জানব যে আল্লাহ রব্বুল আলমিন কেন কোরআনুল কারিমে নবী রসুলদের ঘটনা সেই যুগের জাতির উত্থান ও পতনের ঘটনা কেন বর্ণনা করেন এবং আল্লাহ রবুল্লা আলমিন বলেই দিয়েছেন যে তাদের কেসার মধ্যে ঘটনার মধ্যে কাহিনীর মধ্যে আমাদের জন্যে শিক্ষিত লোকের জন্যে বিবেকবান লোকদের জন্য কি রয়েছে শিক্ষা রয়েছে তাহলে আমাদের দেখা যায় কিসা কাহিনী অনেক আলোচনা হয় সত্য এবং মিথ্যা মিস করে অনেক এটাকে মানে বড় সড়ো করা হয় এবং অনেক এটাকে কি বলা যায় বাড়িয়ে চাড়িয়ে লোকজনের মন করার জন্যে যে যেভাবে পারে বয়ন করে বর্ণনা করে তবে আমাদের মনে রাখতে হবে যে ঘটনার বর্ণার চাই বর্ণার পরে শিক্ষণীয় কি এটা হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইউসুফ আলাইসালাতামের ঘটনা সুরা ইউসুফে বর্ণনা করেছেন ইউসুফ আলাইসালাতাম গোলাম হয়ে মিশরে প্রবেশ করলেন এবং এক পর্যায়ে তিনি সেই দেশের রাজা হয়ে গেলেন বাদশাহ হয়ে গেলেন মিশরের মানুষ শিরিক কুফুরি ডুবেছিল ইউসুফ আলাইসালাম তার দাওয়াতে এই মিশরে তৌহিদ প্রতিষ্ঠিত হল এবং শিরিক দূর হল কারণ প্রতিটি নবী রসুলের দাওয়াতের মূল জিনিস কয়টি দুটি তাওহিদ কায়েম করা এ টু জেড প্রতিটি ক্ষেত্র বিভাগ দিক ব্যক্তি সমাজ সব জায়গা থেকে শিরিককে উৎখাত করা আল্লাহ ছাড়া অন্য যত কিছুর কর্তৃত্ব নেতৃত্ব চলে অন্য যত কিছুর আইন বিধান চলে অন্যের যত কিছু মাতাব্বরি চলে অন্যের যত কিছু এবাদত চলে অন্যকে যত বড় করে দেখা হয় এগুলিকে সব বিলুপ্ত করে শুধুমাত্র আল্লাহ ওয়াহদাহরি কালা তিনি যে একক নেই তার কোনো কাজে কেউ শরিক নেই কেউ তার নাম গুণ বৈশিষ্ট্যের শরিক নেই কেউ তার কোনো এবাদতের শরিক এই তৌহিদকে কায়েম করা এবং শিরকে উৎখাত করা সমস্ত নবী রসুলের কি ছিল দাওয়াতি প্রোগ্রাম ছিল অলাকাদ বাসনা ফিকুল্লে উম্মাথিন রাসুলা আনে আবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত আল্লাহ বলছেন সুরা নাহালের ছত্রিশ নম্বর আয়তে আমি প্রত্যেকটি জাতির কাছে কি পাঠিয়েছি রাসুল পাঠিয়েছি কেন আনে আবুদুল্লাহ এই কথা বলার শেখানোর জন্যেই যে একমাত্র ইবাদত করো আল্লাহ মানুষের জীবনের দিক ও বিবাহ প্রত্যেকটি জায়গায় কার নিয়ম চলবে আল্লাহ ব্যক্তি সমাজ রাজনীতি অর্থনীতি সমাজনীতি ব্যবসা বাণিজ্য লেন দেন খাওয়া দাওয়া সব কিছুর নিয়ম পদ্ধতি এবং সব জায়গায় আল্লাহর নিয়ম হবে আল্লাহর ইবাদত হবে আল্লাহরই গুণগান হবে আর এছাড়া আল্লাহ ছাড়া যত কিছু কারণ এক এক সময় এক এক রাজাবাদশাহ এসেছে এক এক সময় হয়তো অনেক বড় বুজুর্গ দেন এসেছে তাদের হয়তো নেতৃত্ব কর্তৃত্ব বা তাদের নাম ধাম তাদের নামে কুরবানি তাদের নামে কসম ইত্যাদি সব কিছুকে বিলুপ্ত করতে হবে তাই ইউসুফ আলাইসালাম জেলখানায় থেকেই দাওয়াতের কাজ শুরু করেছিলেন এবং পরে যখন তিনি ওই দেশের বাদশাহ নির্বাচিত হলেন তখন মিশরে তাওহিদ প্রতিষ্ঠা করে সর্বক্ষেত্র থেকে শিরকে উৎখাত করলেন এখানে ইউসুফ আলাইসালাম তার বাবা ইয়াকুব আলাইসালাম এবং তার এগারো ভাই তার বাবা মা এবং তার এগারো ভাই সবাইকে নিয়ে আসলেন কোথায় মিশরে এবং এখানে বন ইসরায়েল ইসরাইল হল ইয়াকুব আলাহ ইসলাতামের উপাধি ইসরাইল মানে হচ্ছে আবদুল্লাহ আল্লাহর বান্দা যেটা আমরা বলি আবদুল্লাহ আরবি ভাষায় আল্লাহর বান্দা ইসরাইল এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা তাহলে ইয়াকুব ইসলাতামের বারো জন সন্তান এই বারো জন সন্তানের বারোটা কবিলা বারোটা গোত্র এবং এদের জন্মহার অধিক হারে বাড়তে থাকলো এবং এক সময় দেখা গেল যে মিশরিয়ানরা বা কিবতি ওই দেশের যারা স্থানীয় বাসিন্দা তারা ছিল কিবতি মিশরিয়ান যারা আর বাইরের যারা এরা হল বনি ইসরায়েল তৌহিদের পতাকা আস্তে আস্তে নেমে গেল আবার সিরকের জয়গান বেজে উঠল মিশরের মাটিতে যার ফলে বন ইসরায়েলদেরও অনেকেই এরাও কুফুরি এবং শিরকে লিপ্ত হয়ে গেল এরপরে কুফুরি যদি বিজয় হয় তাহলে কাফেরই তো বাদশা আসবে না আসবে না শিরিক যদি শিরিকের যদি প্লাবন চলে তাহলে তো মুশ্রিকই বাদশাহ হবে আবার ফেরাউনরা ফেরাউন সেই যুগের ফেরাউন অত্যন্ত বড় জালেম নিষ্ঠুর এবং কঠিন এক পর্যায়ে বনিসরায়েলদের প্রতি সর্বধরনের জুলুম অত্যাচার অন্যায় অবিচার মাস্টার রোল চালু করল এবং যত ধরনের নিম্নমানের কাজ কঠিন কাজ ভারী কাজ এইগুলি ইসরায়েল বন ইসরায়েলের লোকদের প্রতি চাপিতে লাগল এবং যেখানে সেখানে কৃপ্তিরা বন ইসরায়েলদেরকে ধরে মারে করার কিছুই নেই কারণ এরা বাইরের মানুষ এরা হলো কি বাইরের রিফুজি আর কৃপ্তিরা হল অরিজিনাল মিশরিয়ান মিশরি বন ইসরায়েলরা তাদের আসমানি কিতাবের মাধ্যমে নবী রসুলদের মাধ্যমে জানতে পেরেছিল যে একজন নবী আসবেন যার নাম হবে মোসাউবনা ইমরান যেই নবীর মাধ্যমে রাসুলের মাধ্যমে এই ফেরাউনের মসনদ তখ্ত কি হবে তসনস হয়ে যাবে এ কথার তারা জুলমে যখন শিকার হতো মারপিট খেত কোনো বিচার পেত না তখন তারা এই কথাটা আপোষের মধ্যে বলা বলি করত কোন কোন বর্ণনা এইভাবে বলে যে এটাই ফেরাউনের কানে পৌঁছে গেল আর কোন কোন বর্ণনা এন ধরনের পাওয়া যায় বর্ণনা বলতে এটা হাদিসকরণের বর্ণনা না ইসরায়েলি বর্ণনা অর্থাৎ তাওরাত ইঞ্জিলের বা এ ধরনের কিছু বর্ণনা যেটা তফসির গ্রন্থে এসেছে নিয়ে এসেছে আমাদের বোঝার জন্য আল্লাহ নবী আলি বলছেন হাদিস বানী ইসরায়েল ওলা হারাজ লাতুকাদ্দেব বন ইসরায়েল অর্থাৎ তাওরাত ইঞ্জিলের উদ্ধৃতি যদি কোনো কথা তোমাদের কাছে আসে বর্ণনা করা যায় যাচ্ছে তবে সত্য বলা যাবে না কারণ তারা পরিবর্তন পরিবর্ধন করেছে তাদের আসমানি কিতাবকে তাহারিফ করেছে অতএব সত্য বললে হতে পারে ওদের বানানো আর মিথ্যাও বলো না কারণ হতে পারে যে মূল জিনিসও হতে পারে আর মিথ্যা বললে তাহলে সত্যকে মিথ্যা বলা হবে আর সত্য বললে হয়তো মিথ্যার অবকাশ আছে মিথ্যাকে সত্য বলা যাবে বলা হবে তো এই হাদিসের ভিত্তিতে মুফাসির নেকেরাম বা যারা তারিখ লিখেছেন ইতিহাস লিখেছেন নবী রসুলদের তারা এই বর্ণাগুলি নিয়ে এসেছেন কোন কোন বর্ণনায় এই ধরনের পাওয়া যায় যে ফেরাউন স্বপ্নে দেখেছিল যে বন ইসরায়েলদের একজন নজওয়ান যুবক তার মসনদকে তসনস করে দিচ্ছে তার রাজত্বকে বিলীন করে দিচ্ছে যেটাই হোক ফেরাউন যখন দেখল যে বন ইসরায়েলদের সংখ্যা দিন দিন বাড়তে আছে এরা মালিকত্ব দখল করতেছে এদের শক্তি বাড়তেছে এবং এই ধরনের একটা কথা বলছে একজন নবী আসবে এবং আমার রাজত্বকে শেষ করে দিবে বা স্বপ্নেই দেখুক যেটাই হোক ফেরাউন সিদ্ধান্ত নিল তার মন্ত্রিসভা ডেকে কি করা যায় তারা পরামর্শ দিল যে যেগুলি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে এগুলিকে হত্যা করে দেওয়া হোক রাজার অর্ডার পাশ হয়ে গেল বিল পাশ হয়ে গেল বন ইসরায়েলের ঘরে ছেলে সন্তান আসলেই ওরে ধরে জবাই করে দাও কি নির্মম সিদ্ধান্ত কি কঠিন এক জালেমের এক বিল পাস করার কিছুই নেই বেচারীদের যখন এই মার ঘরে শিশু সন্তান আসে মায়ের সামনে ধরে বাচ্চাটাকে জবাই করে দেওয়া হয় কেমন লাগবে বলেন তো আপনার সামনে যদি আপনার বাচ্চাকে ধরে কেউ এসে জবাই করে দেয় নিরাপরাধ এক নিষ্পাপ শিশুকে মাসুম বাচ্চাকে তাহলে মা এবং বাবার অন্তরে কতই না দুঃখ আর এইভাবেই অন্যের রক্তে হোলি খেলে জালেম শয়তান রাজা বাদশারা সবসময় কি করেছে তাদের নিজস্ব আইন জারি করেছে এবং নিজস্ব কুমতল হাসিল করার জন্য যা ইচ্ছা তাই তারা পাশ করেছে লোক ফেরাউনের যারা আশেপাশে লোকজন ছিল পরামর্শ সভা মন্ত্রিসভা এরা বলল যে বাদশাহ সাহেব বা রাজা সাহেব যে হারে ছেলে সন্তানদেরকে হত্যা করা হচ্ছে আর বড়রা বন ইসরায়েলের মারা যাচ্ছে একদিন এমন একটা সময় আসবে যে এই যে নিম্নমানের কাজগুলি ভারী কাজগুলি এগুলি তো বন ইসরায়েলদের দিয়ে আমরা করি রিফিউজিদের দিয়ে করি তো দেখা যাবে কেউ করার থাকবে না বাধ্য হয়ে আমাদেরকে করতে হবে তাহলে কি করা যায় সিদ্ধান্ত দিল মন্ত্রিসভা তাহলে এক কাজ করা যাক এক বছর হত্যা করা যাক আর এক বছর ছেড়ে দেওয়া যাক তাহলে কিছু কমে যাবে ওদের সংখ্যা বেড়ে যাচ্ছে আর হয়তো যে বছর আমরা হত্যা করব সেই বছরেই ওই নবী নামে যে নবী আসবে আপনার সঙ্গে লড়াই যুদ্ধ করবে ইত্যাদি সে মারা যাবে যাই হোক এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো বা যদি স্বপ্নে দেখেছিল ফেরাউন তাহলে তো স্বপ্নের মাঝে তার সিদ্ধান্ত যেটাই হোক দুই ধরনের বর্ণা পাওয়া যায় তাহলে কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে যে বছরে হত্যা নিষেধ ওই বছরেই হারুন আলিসালামের জন্ম হয় মুসা সাল্লামের বড় ভাই এবং যে বৎসরে হত্যা যে বৎসরে হত্যা করা যাবে করবে না আর কি হারুন আসলাতাম আর যেই বৎসরে হত্যা করার নির্দেশ সেই বছরে জন্ম হয় কার মৌসা আলাইসালাম এই বর্ণায় ধরেন অথবা স্বপ্ন দেখে বর্ণা ধারে মারতে হবে যে বর্ণায় হোক আল্লাহ রব্বুল আলমিন যাকে বাঁচাবেন তাকে মারার কেউ নেই পারবে মৃত্যু এবং জীবন হায়াত ও মাউতের মালিককে এই আকিদা বিশ্বাস আমাদের মুখে থাকলেও অন্তরে কিন্তু নেই এখান থেকে নিতে হবে যে কিভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন মৌসা আলাই সালাতামকে ফেরাউন এবং ফেরাউনের সৈন্য সৈনিক বাহিনী থেকে কিভাবে নাজাদ দিলেন এবং তার ঘটনাটা কি মুসা আলাইসালাতাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন তার মা ভালো করে জানেন ফেরাউনের সৈনিকের হাত থেকে আমার এই সন্তানকে বাঁচানো সম্ভব না এইভাবে হাজারো মার কোল খালি করেছে এই নরক পিচাস তাই অত্যন্ত ভয় এবং ভীতি নিয়ে সন্তান যখন আসছে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে ওয়াহি করলেন ওয়াহি মানে ইলহাম করলেন ওয়াহাইনা ইলা উম্মি মুসান আর দে দুধপান করাও নির্ভয়ে ফাইদা খিফতে আলাই যদি ভয় করো ফালকি ফিলিয়াম তাহলে সাগরের মধ্যে ভাসাই দিবা সকালবেলায় তো চলে আসবে এসে সন্তানকে নিয়ে নেবে কোনো কোনো বর্ণে এমন পাওয়া যায় যে একটা সন্দুক বানিয়ে আল্লাহ বলছেন ফালকি ফিলিয়াম ভয় করিও না চিন্তাও করিও না কারণ আমি তার দায়িত্ব নিলাম মনে রাখো মুসার আম্মা আমি তোমাকে সন্তান ফেরত দিব তুমি ফেলে দিবা কোথায় সাগরে সাগর থেকে উঠিয়ে তোমার কাছে আমি ফেরত দেব আল্লাহ আকবর কারণ তুমি মা হয়ে যে ভালোবাসো এবং তার যতটুকু পরিচর্যা দেখাশোনার দায়িত্ব পালন করো আমি আল্লাহ তাকে তোমার চাইতে অনেক গুণে বেশি ভালোবাসি এবং আমি তার রব আমি তার পরিচর্যার তাকে নাজার তার হেফাজতের দায়িত্ব আমার তোমার চেয়ে অনেক বেশি কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে সকালবেলা একটা ছোট্ট কি বলে ফাল কি বলে সন্দুক বানিয়ে ওর মধ্যে মুসা সালাতামকে রেখে দিয়ে দুধ পান টান করিয়ে পেট ভরে রেখে দিলেন ছেড়ে দিলেন পানির মধ্যে নীল নদে আর কোনো কোনো বর্ণে এমন পাওয়া যায় যে ওই সন্দুকের মধ্যে বাক্সের মধ্যে একটা দড়ি বেঁধে দিয়ে ওই নদীর পাড়ে নিয়ে গিয়ে যেরকম ছাগল বাঁধেন না বা গরু ওই পাড়ের মধ্যে একটা খুঁটি দিয়ে বেঁধে রাখে মানুষ মনে করে বা মনে করবে নদীর মধ্যে একটা হয়তো কিছু ভাসতেছে বড় একটা দড়ি দিয়ে ভাসিয়ে দিয়ে চলে আসে সকালে আর সন্ধ্যা যখন অন্ধকার হয় তখন আবার নিয়ে আসে সকালবেলা দুধ পেট ভরে খাওয়াই দেয় রেখে দেয় সন্ধ্যাবেলা নিয়ে এসে আবার দুধ খাওয়াই একদিন গিয়ে তার বোন এটা কাজ করে একদিন গিয়ে দেখে দড়ির ওই খোটাটা নাই নাই মানে কি তাহলে বলেন তো মার অবস্থা কেমন হবে অথবা কোনো কোনো বর্ণায় বলে যে না সকালবেলায় নিয়ে গিয়ে সন্দুক বানাই রেখে দিয়েছেন পানির মধ্যে নিঃসন্দেহে মুসার মা আলাই সালাত মুসা মুসা কালিমুল্লাহ আলি সালাতামের মা মুসাকে রাখেন নাই কাকে রাখছেন তার হার্ট তার কলিজার টুকরা নয়নমণিকে একজন মা হয়ে এই ধরনের কাজ করতে পারা বড় কঠিন তবে আল্লাহ রব্বুল আলমিন তাকে আশ্বাস দিয়েছেন বরং ওয়াদা করেছেন যে আমি তোমাকে ফেরত দিব ভয় করো না ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ভয়ও করিও না টেনশনও করিও না আমি ফেরত দিব এবং তাকে রাসুল বানাবো তাহলে মুসা মা এই ইলহামের মাধ্যমে জানতে পারলেন যেই নবী আসবে এবং যার মাধ্যমে এই জালেম ফেরাউনের ধ্বংস হবে সেই হচ্ছে আমার এই সন্তান ভাসতে ভাসতে আচ্ছা একটা নদীতে স্রোত হয় না অনেক কিছু থাকে না হিংস্র জন্তু থাকে না থাকে না তবে ছোট্ট বাচ্চা স্রোতকে বাধা দিতে পারবে সাঁতার দিতে পারবে কোন পশু কোন জীবজন্তু যদি খেতে আসে নিজেকে বাঁচাতে পারবে আল্লাহ রব্বুল্লা আলমিন যাকে বাঁচাবেন তাকে কেউ মারাননি ভাসতে ভাসতে আল্লাহ রব্বুল্লা আলমিনের নীলা এই পানির যেভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন ইব্রাহিম খালিলকে যখন নমরদ কোথায় ফেলে দিয়েছিল আগুনের অগ্নিকণ্ডে আল্লাহ কি বলছিলেন আলা ইব্রাহিম ঠান্ডা হও শীতল হও এবং শান্তিযোগ্য হও আবার যেন ঠান্ডা যেন মরে না যায় ওই আল্লাহ রব্বুল্লা আলমিন নীলদকে নির্দেশ করলেন এই মুসাকে হেফাজতের সঙ্গে না পানিতে সোট বেশি করে বরং এমন সোট নিয়ে যাও ধীরে ধীরে ধীরে ধীরে তাকে নিয়ে যাও কোথায় ফেরাউনের রাজঘাটে নিয়ে গিয়ে ই করো হাজির করো বাস ওইখানে গিয়ে হাজির কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে সকালবেলা ফেরাউনের স্ত্রী আসিয়া এমনও পাওয়া যায় যে আসিয়া প্রথম থেকেই মোমেনা ইমানদার ছিলেন মোসাকে পাওয়ার আগ থেকেই ফেরাউন যেমন কঠোর তার বিপরীত ছিল আসিয়া খুব নরম দিলের মানুষ ফেরাউন যেমন জুলুম অত্যাচার বিচার করত আসিয়া রানী করত কি যত ধরনের মানুষকে ভালোবাসা মানুষকে দয়া এহসান অনুগ্রহ করত ও ছিল কাফের এ ছিল মৌমিন এ ছিল নিষ্ঠুর এ ছিল দয়ালু এ ধরনের কোন কোন বর্ণায় পাওয়া যায় কোন কোন বর্ণায় পাওয়া যায় যে মুসা আলাইসালাম যখন দাওয়াত নিয়ে আসলেন তখন সর্বপ্রথম এই দাওয়াত গ্রহণ করেছিলেন আসিয়া এবার আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ নারীদের শ্রেষ্ঠ নারীকে আসিয়া বিন্তু মজাহিম যাই হোক তো কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে আসিয়া দৈনিক সকালবেলা রাজকীয় গার্ডেনে ঘোরার জন্য যেত তার সঙ্গে তার দাসদাসীরা থাকত তো গার্ডেনে ঘুরতেছে বা বাগানে পানি নেওয়ার জন্যে কাজের মেয়েরা গেছে কোথায় রাজঘাটে গিয়ে দেখে একটা সুন্দুক তো ওরা উঠে নিয়ে এসে আসিয়াকে দিয়েছে আসিয়া খুলে দেখে একটা খুব অপূর্ব সুন্দর শিশু সন্তান আর কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে না আসিয়া তার সখী সাথীদেরকে নিয়ে কোথায় গোসল করতে গেছে রাজঘাটে গিয়ে দেখে একটা সন্দুক বলে ধরে না আসো কি এটা যে হাত বাড়াই সন্দুকটা আরো পিছনে দৌড় দেয় বর্ণনা সত্য হতে পারে মিথ্যা হতে পারে আল্লাহ আলম হাদিস করার না যে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনাদেরকে বলবো এরপরে যখন আসিয়ার আনিছে ঠিক আছে দেখি আমার যখনই হাত বাড়িয়েছে দেখি সন্দুকটা দ্রুত তার হাতের কাছে এসে গেল আসিয়া উঠিয়ে বলো খুলো দেখি খুলে দেখে এক অপূর্ব সুন্দর এক শিশু সন্তান তার ঘরে কোনো ছেলে সন্তান ছিল না কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে আসিয়ার মেয়ে ছিল বা ফেরাউনের মেয়ে ছিল তবে ছেলে ছিল না আসিয়ার মহাব্বত ভালোবাসা ওই সন্তানের উপরে মশার উপরে গভীর আল্লাহ করে দিলেন আল্লাহ বলছেন ও আলকাইতু আলাইকা মহাব্বাত সুরাত হয় আল্লাহ বলছেন আমি তোমার প্রতি মহাব্বত দিয়ে দিলাম ভালোবাসা দিয়ে দিলাম তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি করলেন ভালোবাসা দিয়ে দিলেন তার প্রতি মোসার প্রতি ও আলকাই তো আলাইকা মোহাব্বাতান মিন্নি সুরাতহার উনচল্লিশ নম্বর আয় আল্লাহ বলছেন যে আমি কার আসিয়ার মাঝে মোসার এত ভালোবাসা দিয়ে দিলাম যে নিজের সন্তানকেও মানুষ এত ভালোবাসে কারণ আল্লাহর স্পেশাল আল্লাহর কারণ এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নীলা আছে কুদরত আছে আসিয়া বলল কেউ ফেরাউনকে খবর দেবে না কারণ আসিয়ার অন্তরে ভয় কারণ এটা বন সন্তান ছাড়া কার হবে হ্যাঁ তো ফেরাউন তো মেরে ফেলবে তো ফেরাউন যখন বাড়িতে আসে বাসাতে রাজদরবারে দেখে কি একটা বাচ্চা আরে এই বাচ্চা কোথেকে এর ঠিক ওই বনি ইসরায়েলের বাচ্চা যে আমার রাজত্বকে তসনস করবে কয় তোমার কিসের স্বপ্ন টপ্ন রাখো এগুলি তোমাদের এগুলি কি দেখছো তুমি ঘুমের ঘরে সত্য মিথ্যা এই জন্য একটা বাচ্চাকে মেরে ফেলবে এত সুন্দর একটা বাচ্চা না একে মারা যাবে না হাজার হলো স্ত্রী স্বামীকে যদি একটা অনুয় বিনয় করে একটা ভালো কথা বলে আর তারও যেহেতু সন্তান নেই বললো একে আমরা আমাদের সন্তান বানিয়ে নেব লা تقتلوا আসা আন ينفعنا আও نتخذه আও نتخذه ولدا আরে না না এর দ্বারা আমার উপকৃত হবো আমাকে বাচ্চা বানিয়ে নেব ছেলে বানিয়ে নেব তুমি মরে গেলে এই মেশরের রাজা কে হবে একে আমরা আমাদের সন্তান হিসেবে লালন পালন করব স্বাভাবিক স্ত্রীর কথাই ফেরাউন মেনে নিল তবে তার ভিতরে একটা ভয় কাজ করতেছে সবসময় যাই হোক মৌসা আলাইসালাম এবার আসিয়ার ঘরে চলে আসলো চিন্তা করে দেখেন যেই দুশ্মন হত্যাকারীর ঘরে তাকে আল্লাহ রব্বুল এসে হাজির করলেন এবং হত্যা করবে যেহেতু তার হাতে পেয়ে গেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন দোস্তকে দুশ্মন বানাতে পারান দুশ্মনকে দোস্ত বানাতে পারান সই হাদিসে এসেছে আল্লাহ নবী আল সালাম বলেন কলুবুল ইবাদ ইবাইন ইসবাই রহমান সমস্ত মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলির মাঝে ইউকাল্লিবু কাইফায়াশা যেভাবে ইচ্ছা সেভাবে তিনি কি করেন এটার আবর্তন পরিবর্তন করতে পারেন অন্তরের মালিককে আল্লাহ দোস্তকে দুশ্মন বানাতে পারেন দুশ্মনকে দোস্ত বানাতে পারেন ফেরাউন দুশ্মন তাহলে দোস্ত বানাই ফেলছে আল্লাহ রব্বুল আলমী না মারবে না পারবে না যাই হোক এদিকে আসিয়া যখন সন্তান পেয়ে খুব মহানন্দ এখন এই বাচ্চারে দুধ পান করাতে হবে কারণ একেবারে নবজাত ছোট শিশু বাচ্চা সকালে দুধ খেয়েছে এখন তো খিদাই যখনই তাকে উঠিয়েছে তখন তো ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙলে বাচ্চা কান্না শুরু করছে ফেরাউনের রাজদরবারে অনেক এরকম দুধ পান করার মহিলা ছিল এদেরকে নিয়ে এসে দুধ পান করাই কিন্তু কাউরি দুধ কি করে না পান করে না কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুসা আলাইসালামকে এর জন্যে তার মা ছাড়া অন্যের দুধ পান করা কি করে দিয়েছেন আরাম করে দিয়েছেন ওয়াহারাম না আলাইহিল মারাদিয়া মিন কাবুল আল্লাহ বলছেন যে আমি মৌসাকে অনেক চেষ্টা করে অনেক কত মা কত হ্যাঁ দুধ মা কারোর দুধ পান করে না আরে মহাবিপদ এখন ফেরা রাজার ছেলে দুধ পান করে না কোথায় পাওয়া যায় সবাই ব্যস্ত এদিকে সকালবেলা মুসা আলাইসালামের মা বাচ্চার জন্য তো অস্থির খবর পেয়ে গেছে যে এই ঘটনা মোসা এখন কার ঘরে ফেরাউনের ঘরে আরো তো অস্থির হওয়ার কথা ফেরাউন কি রাখবে মোসা ইসরাতাম এর মা তার বোনকে বলল যাও গিয়ে দেখো খবর নিয়ে আসো কি খবর তোমাকে যেন বুঝতে না পারে যে তুমি মোসার কেউ একজন থার্ড পার্সন হিসেবে গিয়ে দেখে আসে ঘটনা সবাই বলা বলি করতেছে ঘটনা শুনতেছে কি হয়েছে কাউরি দুধ পান করে না কোথায় পাওয়া যাবে যেখানেই পাওয়া যাক যতই টাকা লাগুক ঘোষণা হচ্ছে নিয়ে আসো যে যেখান থেকে পাও এই সুযোগ পেয়ে গেলেন কে মৌসা ইসলাতামের বোন গিয়ে গেটম্যানকে বললে বললেন আমি একটা ভালো এরকম মহিলাকে জানি এর দুধ যে কোনো বাচ্চা খায় তাই নাকি আরে ওটাই দরকার তাড়াতাড়ি তাকে হাজির করে হাজির করা হলো কার কাছে আসিয়ার কাছে আসিয়া বলল কোথায় যাও নিয়ে আসো কে কোর কোথায় বনিসিলাল নাকি এত দেখা দেখি নাই এখন দরকার হলো দুধ পান করে এমন একজন মহিলা গিয়ে মাকে বলল মা এসে গেলেন যেমনই দুধ মুখে ধরিয়ে দিলেন তখনই তিনি দুধ পান করা শুরু করলেন কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে আসিয়া বললেন যে ঠিক আছে এখন থেকে আপনাদের পরিবারের সবাই রাজদরবারে থাকবেন খাবেন এবং সবাইকে কি দেওয়া হবে কাপড় চোপড় সব কিছু দেওয়া হবে অতিরিক্ত বোনাস দেওয়া হবে এই ছেলে দুধ পান করবে যতদিন কোনো কোনো বর্ণ এমন পাওয়া যায় যে না বললেন যে আপনি নিয়ে যান আপনার ঘরে দুধ পান করেন এবং যথারীতি আপনার যা দরকার পারিশ্রমিক আমি দেব যেটাই হোক মুসা আলাই সালাম এবার দুধ পান দুধ ছাড়লেন এবার তো দুধ ছাড়ার পরে স্থান অবশ্যই আসিয়ার কাছে এখন আর কার কাছে না তার নিজের মার কাছে না কারণ এখন সন্তান কার এবং আসিয়া এটা বলে দিয়েছে যে এটা এখন সন্তান কার বলে পড়েছে এখন তো মুসা বলে নিজের সন্তান বলে তো দুধ পান করে নেই তার মা কার সন্তানের দুধ পান করিয়েছে ফেরাউনের আসিয়ার সন্তানকে মুসা ইসলাতাম বড় হলেন কিছুটা বুঝ হয়েছে এবং মুসা ইসলাতাম ছোট থেকেই এই কথা জানতেন যে আমি ফেরাউনের সন্তান না আসিয়ার ছেলে না কারণ দুই বছর বয়স যখন দুই বছর পর্যন্ত দুধ পান করেছে মার অবশ্যই মা ছেলে তো একটা কথা হয়েছে বা কোনো এক সময় জানতে পেরেছে মুসা ইসালাম ছোট থেকেই দেখে ফেরাউনের দরবারে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত পদমথিত এবং অত্যাচারিত হয় কারা বন ইসরায়েলের যাত্রা এটা ছোট থেকেই তার অন্তরে বড় কষ্ট পাই ফেরাউন একদিন এ ধরনের একটা বর্ণনা পাওয়া যায় যে মুসাকে নিজের ছেলে মনেই করে এখন আর কি এখন যখন মেনে নিয়েছে তো আদর করতেছিল মুসা আলাইসালাম ছোট বাচ্চা হলেও গালের মধ্যে একটা থাপ্পড় মারছে ফেরাউনের তো মনে সন্দেহ জাগছে এ সন্দেহ জাগে না এবার তো সন্দেহ বড় জটিল ও কঠিন হয়ে দাঁড়াইছে এই বুঝি সেই সন্তান যে আমার রাজত্বকে কি করবে শেষ করে ফেলবে যার মাধ্যমে আমার রাজত্ব শেষ হয়ে যাবে ডাকলো আসিয়াকে আসিয়া দেখো তোমার ছেলে আমার গায়ে হাত উঠিয়েছে কখনই এটা আমারই হতে পারে না এখন ছোট অবস্থায় আমার গায়ে হাত উঠিয়েছে বড় হলে ঠিকই আমার যে স্বপ্ন এই সন্তানই সেই কাজ করবে আসিয়া বুঝাবের চেষ্টা করে ফেরন বুঝতে রাজি না বললো আসলে বাচ্চাটা তো এখনো ছোট ও যে ইচ্ছা করেই মেরেছে তুমি কেমনে বুঝলা হতে তো পারে যে হাত নাড়তে বা অনেক সময় তো বাচ্চারা এরকম হাত নাড়তে গিয়ে বা এরকম হতে পারে এটা কই না আমার সন্দেহ হয় ঠিক আছে তাহলে পরীক্ষা করো পরীক্ষা করো কি পরীক্ষা কয় দুইটা প্লেটের মধ্যে একটা থালার মধ্যে একটা জহরা লাল আগুনের মতো দেখতে মতি আর একটার মধ্যে আগুনের আংরা লাল টকটকা রেখে দাও দেখো কোনটা ধরে ছোট বাচ্চা যদি হয় বুঝবে না আগুনটাই হয়তো ধরে ফেলবে মুসা ইসলাতাম এতটুক হুশ হয়েছে জ্ঞান হয়েছে কোনটা আগুন আর কোনটা লাল বা মতি আল্লাহ রব্বুল্লা আলমিন বাঁচাবেন কেউ মারতে পারবেন মুসা ইসলাতাম তো ওই লাল লাল ওইটার দিকে হাত বাড়াচ্ছিলেন আল্লাহ রব্বুল্লাহ ফেরিস্তা পাঠালেন যাও এখনই তো মুসাকে শেষ করে দিবে ফেরাউন তাই ফেরিস্তা এসে মুসা ইসরাতাল হাত টেনে আগুনের মধ্যে দিয়ে আগুনটাকে দিয়ে কি ছোট বাচ্চা কিছু হলে কি মুখে দেয় ঠিক না তাই যখন মুখে দিলেন তো মুসা ইসরাতামের জিহব্বা গেল পুরী এটা কোরআনেই আছে ওয়াহালুল ওকদাতামিল্লিসান যে মুসা ইসরাতামের মুখে যে আওতা ছিল তোতলা ছিল এটা কোন যারা বলছে এই না যে এই কারণেই এটা ছিল হয়েছিল যাই হোক এবার তো মুসা ইসলাতাম এবারও নাজাদ পেয়ে গেলেন এই বিপদ থেকে বেশ বাঁচিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আস্তে আস্তে বড় হতে লাগলো কিন্তু মুসা ইসলাতাম ফেরাউনের এই জুলুম অত্যাচার মেনে নিতে পারতেন না বাইরে বা সামনে বা যে করেই হোক ব্যাপারগুলি তার কাছে খুব বিরক্তকর মনে হতো এটা ফেরাউনের সহ্য হতো না মাঝে মাঝেই ফেরাউন আশিয়াকে ধমকাতো এই তোমার ছেলে সেই ছেলে যাকে আমি স্বপ্নে দেখেছি তো এক পর্যায়ে বিষয়গুলি স্বামী স্ত্রীর মাঝে জটিল হতে লাগলো এবার মুসাকে হেফাজত করার আল্লাহ তো করবেন কিন্তু তাকে তার মা হয়ে আসিয়া যেটা করতেছিলেন দিন দিন দিন দিন বিষয়গুলি কঠিন হতে লাগলো কোনো কোনো বর্ণায় এমন পাওয়া যায় আসিয়া বললেন বাবা এক কাজ করো তুমি বাইরে কোথাও চলে যাও তো কোথাও বাইরে চলে যাও একটু বাইরে টাইরে থাকো মাঝে মাঝে আসো এই ধরনের একটা করো ফেরাউনের সব সময় যদি রাজদরবারে থাকো যখন তখন দেখা হবে আর তোমার চলাই ফিরাই সবকিছুর মধ্যে ওকে পছন্দ লাগানো ও হলো পাক্কা কাফের জালেম কাজেই স্বাভাবিক এমন হয় না বাপ বেটার মধ্যে অনেকে আছে ছেলে নামাজ পড়ে বাবা নামাজ পড়তে দিবে না ছেলে কোরআন শিখতে চায় বা বলে না না এগুলো শিখে কী হবে এরকম হয় না অনেক পরিবার আছে যার পরে বাবা এবং ছেলেতে লেগে যায় এমন যে মানসিকতাই দুই রকম তিনি হবেন ভবিষ্যৎ নবী রাসুল ওলুল আজম কালিমুল্লাহ তার কাছে আল্লাহর কিতাব তাওরাত আসবে তার চলা ফিরা চিন্তা চেতনা লেনদেন কথাবার্তা আর একজন জালেম একজন কি বলে কাফের মুশরেক যে উলুহিয়া খোদাই দাবি করেছিল দুইজনের এক তো কখনই হতে পারে মুসা ইসরাতাম কোরআনের বর্ণায় মনে হয় যে তিনি হয়তো বাইরে কোথাও ছিলেন বা এমন একটা অবস্থা মুসা ইসরাতাম মিশরের বাইরে থেকে এবার শহরে ঢুকতেছেন দেখে ودخل المدينة ولما بلغ أشده واستوى أتينا حكما وعلما وكذلك نزل المحسنين যখন তিনি যৌবনে পদার্পণ করলেন যুবক হয়ে গেলেন আল্লাহ বলছেন আমি তাকে হিকমত দিলাম এবং জ্ঞান গরিমা দিলাম বুদ্ধি শুদ্ধি মজবুত করে দিলাম ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته আদৌবি লোকজন ঠিক দুপুরবেলা যখন সবাই ঘুমায় আছে রেস্টে আছে খাওয়া দাওয়া করার পরে মমন একটা সময় যখন লোকজন ঠিক দুপুর হতে পারে মুসা ইসলাম মিশর শহরে ঢুকতেছেন দেখে কি একজন কিবতি ফেরাউনের গ্রুপের দলের লোক এরা অরিজিনাল বাসিন্দা মিশরের আর বনি ইসরায়েল ইসরায়েল একজন লোক দুইজনে ঝগড়া করতেছে স্বাভাবিক দেশের মানুষ না এরা বাইরের মানুষের প্রতি ছোট বাচ্চা হলেও নিরহ হলেও শক্তি কম হলেও বেশি পাওয়ার দেখায় ঠিক না ভাই ঠিক স্বাভাবিক এটা তো ওই ইসরায়েলি বন ইসরায়েলের লোকটা এবার মুসা ইসলাতামকে যখন দেখছে এখন সবাই জানে যে মুসা কার বন ইসরায়েলের মানুষ এবার মুসা ইসলাতামকে দেখে فاستغاثه الذي من শিয়াতি على الذي من আদুবি বলে এই মুসা এই কিপ্তি আমার মারতেছে পিটতেছে ইত্যাদি এই ধরনের আমার উপর জুলুম করছে আসুন আমাকে সহায়তা করুন তো মুসা ইসলাম দেখলেন ঠিকই তো বন ইসরায়েলদের প্রতি জুলুম হয় অন্যায় হয় সেখানে এসে তিনি করলেন কি ফাওয়া কাজাহ মুসা ফাকাজা আলাই ওই কিপ্তিটারে একটা ধাক্কা দিছে এই মিয়া মারো কে বা এই ঝগড়া করো কে বা জুলুম করো কে হয় না এরকম দুইজনে মারামারি করলে যে বেশি জুলুম করে স্বাভাবিকভাবে অনেকে বলে এই মিয়া সরো বা মারো কেন মোসা ইসলাতাম হৃষ্টপুষ্ট এবং সবসময় মনে রাখতে হবে যত নবী রসুল এই দুনিয়া এসেছিলেন সেই যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ ছিলেন বাহ্যিক এবং আত্মিক বাইরেও যেমন সুন্দর ভেতরটাও কি সুন্দর এবং হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী সাহাবা দশজনে ধরে যে পাথর উঠাতে পারতেন না আল্লাহ নবী একাই উঠাইতেন যে পাথর আল্লাহ পরীক্ষা খাওয়ানোর সময় সাহাবা কাটতে পারতেন না কুড়াল দিয়ে আল্লাহ নবী গায়ে শক্তি ছিল একশো জন পুরুষের সমান মর্দামি শক্তি ছিল রসুল্লাহ সাল্লামের তারা নবীর রসুলগুলো সবাইকেই হৃষ্ট পুষ্ট শক্তিশালী মুসলিম শক্তিশালী মানুষ লালিত পালিত হয়েছে বালসার ঘরে খাওয়া দাওয়া তো আর কম হয় নাই পুষ্টিকর আর সব দিক থেকে স্বাস্থ্যকর এবং শিক্ষা দীক্ষাও কম না যাই হোক হয়তো একটু ভয় মিয়া জুলুম করো কেন এতেই লোকটা গেছে গা ফাঁকা যা আলাই মরে শেষ বিপদ এই ঘটনাটা যে মরে গেল কিবতি ফেরাউনের লোক কেউ জানে না খালাস মরে গেছে মুসা ইসলাম এখান থেকে সরে গেছেন ওই ইসরায়েলির লোকটাও সরে গেছে কেউ জানে না অজান্তে কে বাকি ছড়িয়ে গেছে ঘটনা যে এরকম একটা লোক মারা গেছে কে মেরেছে বা কারা কেউ জানে না মুসা ইসালাম যখন দেখলেন লোকটা মরে গেছে বলেন কাল হাদ আমিন আমার ইসন আর এই কাজ তো শৈতানের কাজ মরে গেল লোকটা অন্যায় কাজ হলো এটা এন্নাহু আদু মদিল্লুম মবিন নিঃসন্দেহে শয়তানকেই মানুষকে পথ সুস্পষ্ট পথভ্রষ্টকারী আমি তো অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারতাম তার ধরে টানতে পারতাম কি জন্যে ইত্যাদি ইত্যাদি তার মনে যে আমি একটা অন্যায় করে ফেললাম কালা রব্বে ইন্নি গলাম তো নাফসি ফিরলি ফাগা ফেরালা সাথে সাথে বললেন আল্লাহ আমি তো ভুল করে ফেলছি আমাকে ক্ষমা করো আল্লাহ বলছেন ফাগা ফেরালা আল্লাহ তারে কি করলেন ক্ষমা করলেন কাটলে খাতা এটা অনিচ্ছাকৃত হত্যা ইন্নাহুল গফুর রাহিম নিঃসন্দেহ আল্লাহ কি ক্ষমাশীল এবং দয়াশীল মুসা আলাহ ইসলাতাম একটা ভয় ভিতরে কাজ করছেন রাত গেল এর পরের দিন কি হয় ঘটনা কি কেউ জানলো কি না কারণ ফেরাউনের ব্যাপারটা তো উনি ভালো করেই জানেন যে সব সময় ফেরাউনের মধ্যে একটা ভয় কাজ করে এই ধরনের ঘটনা যদি শুনতে পাই তাহলে তো সে কনফার্ম হয়ে যাবে না এটাই আমার সেই দুশ্মন তাহলে তো আমার কঠিন অবস্থা হয়ে যাবে এবং আল্লাহর কাছে বললেন কলা রব্বি বিমা নামতা আলাইয়া ফালান আকুনা ওয়াহির আল্লিল মুজরিমিন আল্লাহ তুমি আমার দয়া করছো আমার ক্ষমা করেছে কারণ ক্ষমা চাইছে আল্লাহ তুমি ক্ষমা করছো আমি কোনদিন কোন মুজরিম পাপিষ্ট কোন অন্যায়কারী জালেমের কোনো সাহায্য করব না ফাসবাহ ফিল মাদিনাতে খাইফান ইয়াতারাক্কাব সকালবেলা ভয় কেউ কোনো দিক থেকে খবর আসছে নাকি কেউ জানলো নাকি এরকম হয় না চোর চুরি করার পরে মনে মনে একটা ভয় কাজ করে কেউ একটা অন্যায় করার পরে ভয় ভয় কাজ করে যে কেউ হোক মুসা ইসলাতামের ভিতরে ভয় কাজ করছে এত রক্তব তিনি পর্যবেক্ষণ করছেন হ্যাঁ কোনো দিক থেকে কোনো খবর আসতেছে নাকি যে হ্যাঁ এটা মুসা করেছে মুসা ইসলাতাম এই অবস্থায় দেখি কি গতকাল যেই লোকটা ইসরায়েলি লোকটা কিপ্তির সঙ্গে ঝগড়া করছিল আজকে দেখে আজও আজ আর একজন কিপ্তির সঙ্গে ঝগড়া করতেছে মুসা আলাইসাল্লামকে দেখে ওই ইসরায়েলি লোকটা আবার মুসা আলাইসাল্লামকে ডাকতেছে ফাইদ আল্লাহ ইস্তান সারাহু বিল আমস ইস্তাস লিখু হাই মুসা বা যেভাবে তাকে ডাকা দরকার জোরে চিল্লিয়ে ডাকতেছে আসুন আমাকে সহায়তা করুন ইত্যাদি ইত্যাদি মৌসা সালাম ভাবলেন আর এই লোকটা তো ঝগড়িটে লোক বাজে লোক কালকে একটার সঙ্গে ঝগড়া করছে আমি ওখানে গিয়ে ওকে ই করতে গিয়ে লোকটা শেষে মরিয়ে গেল আজকে আবার ডাকতেছে আজকে আবার কোন বিপদ হয়ে যায় তো মুসাল্লাম বললেন এই নাকা উম মুবিন আরে তুমি তো দেখছি এক সুস্পষ্ট আহাম্মক মানুষ ঝগড়া করো মানুষের সঙ্গে যেখানে সেখানে আর এইভাবে চিল্লিয়ে ডাকতেছ আমার নাম ধরে গতকালের একটা বিপদ আজকে আবার তুমি এইভাবে আমাকে ডাকতেছ মুসা দেখলেন চিল্লাচ্ছ কেন চুপচাপ মুসা এবার আগাচ্ছেন সহযোগিতা করার জন্য কাকে ওই ইসরায়েলি লোকটাকে মুসা ইসলাম একটা বকা দিয়েছে না এই বোকা চিল্লাচ্ছে কেন বকা খেয়ে ওর মনে ভয় কাজ করছে ইসরায়েল লোকটা ভাবছে এবার মুসা ইসলাম এবার আগাচ্ছেন ওদের দুইজনের দিকে কিপ্তি আর ইসরায়েলের দিকে সহযোগিতা করার জন্য কাকে ইসরায়েলিকে ও ইসরায়েলি এবার মনে ভাবছে বকা দিয়েছেন মানে বুঝি জালান আমারই বুঝি মারবে কালকে একটা মারছে আজকে বুঝি আমারে দিবে একটাই ওরে যাবো মুসিবত قال يا موسى تريد أن تقتلني كما قتلت نفسا بالأمس ও কালকে একটা মারছো আজকে আমারে মারার জন্য তুমি আগিয়ে আসতে এগিয়ে আসতেছ ওর সঙ্গে যে ইসরায়েল দাঁড়িয়েছিল ও তো জেনে ফেললো আর এই গতকালকে যে ঘটনা খোঁজ করে পাওয়া যাচ্ছে না কে হত্যাকারী খুনি কে হ্যাঁ এই খুনি তো মুসা আর কি বাকি থাকে বাস ও আর ঝগড়া করবে কি ওইখান থেকে উধাও দ্রুত খবর পাঠিয়ে দিল কোথায় রাজদরবারে ফেরাউনের কাছে খবর পৌঁছে দিল কালকের ঘটনা এই হয়েছে যার সঙ্গে এই এই ঘটনা পুরো খুলে বলল যে এইভাবে জানিছি আমি ঠিক তো এবার সুযোগ পেয়ে গেল ফেরাউনের মন্ত্রিসভা এদিকে আসিয়া তো দুর্বলতা পুরোটাই ছিল ফেরাউনও যেহেতু স্ত্রীর কারণে এবার ভাবল এই বন ইসরায়েলদের একজন নবী আসবে এই দুনিয়ায় আর আমাদের এই রাজ্য ধ্বংস করে হয়ে যাবে আমাদের সবার বিপদ হবে এই লোকটাকে এই সুযোগে আর সুযোগ ছাড়া যাবে না একে এবার দুনিয়া থেকে বিদায় করতেই হবে খুব গোপনে উঁচু একেবারে দরজাবন্ধ বৈঠকে ই হয়ে গেল সিদ্ধান্ত বিল পাশ হয়ে গেল মুসাকে যেখানেই পাও সেখানেই ঊর্ধ্বকর্ত ঊর্ধ্ব কর্মকর্তাদের মধ্যে হইতে একজন ভিতরে ভিতরে মমিন হয়ে গেছিল মুসলমান সে দেখল মুসা তো আর বাঁচবে না তাই ওরা কোনো মুসার তালাশ করার আগেই ওই লোকটি মমিন লোকটি মুসা ইসরাতামের কাছে চলে আসলেন ওয়াজা رجل من আকসাল মদিনাতে يسعى শহরের এক প্রান্ত থেকে একটি লোক দৌড় ঝাঁপ করে এসে যাচ্ছে এসে বললেন মুসা জানো কিছু কি খবর তোমার নিয়ে তোমাকে নিয়ে আলোচনা হয়েছে ফাইসলা হয়েছে লিয়াক্তলুক তোমাকে হত্যা করবে ফাখরুজ যত দ্রুত পারেন এই মিশর ছাড়েন আমি আপনার কিন্তু কল্যাণকামী মুসা ইসলাতাম আগের পরের সব হিসাব করে দেখলেন আর এই মিশরে থাকার আমার আর কোনো সময় নেই কাপড় চোপড় নেবে টাকা পয়সা নেবে মা আসিয়াকে একবার বলে যাবে বা আসল মাকে বলে দিবে গোপনে গিয়ে কোনো সুযোগ নেই মুসা ইসলাম যা আছিল কাপড় যায়নি বের হয়ে গেলেন ফাখারা জামিন হাখা ইফানে তারাক্কাব ডানে বামে পিছনে দেখে আর শুধু মরুভূমির এক রাস্তা ধরে নিলেন জানা না এই রাস্তা কোথায় যাবে কারণ যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে গেলে তো ধরে নেবে না কোনো বাহন জুতা পায়ে যাই ছিল হাঁটতে শুরু করলেন বরভূমি দিয়ে হাতে আর হাতে হাতে আর হাতে হাতে আর হাতে কোথায় মিশর চলে আসলেন মাদাইন মাদাইন শহরের নাম শুনছেন সৌদিতে মদিনার দিকে মাদাইনে এসে উপস্থিত হয়ে গেলেন জুতা ছিঁড়ে শেষ না আছে পানি না আছে কোনো খাওয়া খিধার জ্বালাই পেট চোঁচো করতেছে তৃষ্ণার জ্বালায় জীবন বের হয়ে যাচ্ছে মুসা আলাইসালাম দেখলেন একটা বিরাট কুয়া কুয়ার উপরে ঢাকনা বিশাল ডাক ঢাকনা তো গাছের নিচে বসে আর অপেক্ষা করছেন আচ্ছা এই ঢাকনাটা কে উঠায় বা কারা যদি কোনো পানি খাওয়ার সুযোগ হয় বসে আছেন দেখলো কিছুক্ষণ পরে অনেকগুলি রাখাল এসে ওই ঢাকনাটা সরাই দিয়ে পানি উঠিয়ে তাদের ছাগল ভেড়া দম্বা পশুকে পান পান করাচ্ছে আর দুইটা মেয়ে তাদের ছাগল ভেড়া দুম্বাগুলিকে ঘেরে ঘেরে দেখছে আলাদা করে মুসা আলাইসালাম ভাবলেন এটা কি সবাই পানি পান করায় আর দুইটা মেয়ে মানুষ এরা ছাগলগুলিকে ঘেরে ঘেরে রাখতেছে পানি পান করাচ্ছে না ব্যাপারটা কি মুসা আলাইসালাম এবার ওই মেয়ে দুটাকে জিজ্ঞেস করছেন কি ব্যাপার কয় ওরা ছেলে মানুষ আমরা মেয়ে মানুষ কিভাবে ওদের সঙ্গে গিয়ে পানি পান করাবো এ তো হয় না ছেলে মেয়ে একসঙ্গে মেলামেশা অবাধ মেলামেশা হয় না তো তোমরা কেন ছাগল চড়াতে এসো তোমাদের ভাই বাপ কেউ নেই কয় ভাই তো নাই আমরা দুইটাই বোন আর আমাদের বাবা অত্যন্ত বুড়ো ও আবু না খুন কেবির বুড়ো মানুষ তো বুঝলেন যে আরে মুসা ইসলাম ভাবি নবী রসুল তার মনে তার মানুষ পরের উপকার করার জন্য ঠিক আছে কোন কোন বর্ণায় আছে যে তিনিও পানি উঠিয়ে পান করাতে শুরু করালেন ছাগলগুলিকে এদের কোন কোনো বর্ণায় এমন পাওয়া যায় যে না ওরা পান টান করে বন্ধ করে রেখে দিয়ে চলে গেল তবে এখন এই ঢাকনাটা উঠাবে কেমনে মুসা ইসলাতাম গিয়ে বিসমিল্লা বলে শক্তিশালী মানুষ হৃষ্টপুষ্ট ঢাকনাটা একাই সরাই দিয়ে এবার পানি পান করাই দিয়ে বললেন যাও তোমরা তোমাদের ছাগল নিয়ে বাড়িতে যাও এবার গাছের নিচে এবার তিনি কি করছেন রেস্ট নিচ্ছেন আর বলছেন ফকাল রব্বি ইন্নি লিমা আনজাল তাইলাইয়া মিন খাইরিন ফকির আর একটা লোকের সন্ধানও যদি পাইলাম তো লোকটা ফকির মিসকিন একটা রাখালও রাখতে পারে না মেয়েদের দিয়েই কি ছাগল চড়াই এখন কোথায় যাবো আমি আমি তো একজন ফকির মানুষ মিসকিন মানুষ আমার কোথায় কোথায় যাব কি করব আমার কোন জায়গায় আমার একটা স্থান হবে এদিকে এই সোয়া এটা মাদাইনে যে ইনি ছিলেন কি সোয়াইব আলাই ইসলাতাম তিনি একজন রাসুল বললেন কি বাবা মামনিরা এত তাড়াতাড়ি আজকে চলে আসলে প্রতিদিন তো তোমরা অনেক দেরি করে আসো কারণ সবাই চলে গেলে এরপরে পানি পান করে নিয়ে আসতে দেরি হয় কি ব্যাপার আজকে এত তাড়াহুড়া কয় বাবা একটা লোক দেখলাম লোকটা কবি উনামিন বড় শক্তিশালী এবং আমানতদার মানে কয়েকটা লোক বসেছিল এরকম একাই ঢাকনাটা সরাই দিয়ে পানি উঠাই দিয়ে খাওয়াই দিয়ে বলে যাও তোমরা তাই তাড়াহুড়া হয়ে গেল আমরা তো একটু একটু করে পানি উঠাই আমরা চলে আসলাম তাই তো বললেন যাও তাহলে লোকটাকে ডেকে নিয়ে আসুন কে লোক বা কোথাকার অপরিচিত তো একজন মেয়ে চলে গেলেন গিয়ে বললেন আমার বাবা আপনাকে ডেকে পাঠিয়েছে فجاءت إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا আপনি যে পান পানি করালেন এর প্রতিদান এর উজরত এর আজর এর বিনিময় আপনাকে দেওয়ার জন্য বাবা ডাকতেছে মুসা আলাইসালাম সোহেব আলাইসালাম কি বলে মুসা আলাইসালাম এবার বলেন ঠিক আছে চলো এবার মুসা ইসলাম এখন মেয়ে যে রাস্তা দেখাবে সামনে থাকবে না পিছনে থাকবে হ্যাঁ যে রাস্তা দেখাবে সে সামনে থাকবে তো স্বাভাবিকভাবে মেয়েটা এখন সামনে সামনে যাচ্ছে বলে আমি যেদিক দিয়ে যাই আপনি দিক দিয়ে আসেন কই না তুমি পিছনে যাও পিছন থেকে আমাকে বলবা ডানে বামে সামনে লোকেশন বলবা আমি যেতে থাকব এটাই হলো কি একজন মমিন মুসলমানের কারণ তার চোখকে কি করতে হবে হেফাজত করতে হবে একটা মেয়ে মানুষ সামনে সামনে একটা ছেলে মানুষ পিছনে পিছনে অনিচ্ছাকৃত শয়তান কি করতে পারে বা চোখ পড়তে পারে আর চোখের হেফাজত কঠিন ও জটিল হয়ে গেছে এক অবস্থা আমরা এমন যাই হোক মুসা সালাম সামনে সামনে গিয়ে পৌঁছলেন পৌঁছে যাওয়ার পরে ফালাম্মা জাহু কাসা আলাইহিল কাসাসা قال لا تخف نجوت من القوم الظالمين শোয়েব আলাইহিস সালাম যেহেতু রাসূল তিনি বুঝতে পারলেন কারণ তারা তো আসমানি কিতাব তাদের কাছে আছে ভবিষ্যতের কথাবার্তা তাদের ওহির মাধ্যমে তাদের কিতাবাদিতে আছে বললেন ভয় করার কিছু নেই তুমি বেঁচে গেছো জালেম কম থেকে قالت احداهما يا باستئجره ان خير من استاجرت القوي الامين বাবা এর আমাদের চাকর বানাই দাও লোকটা বড় শক্তিশালী এবং আমানতদার বলে কেমনি জানলা শক্তিশালী বলে একাই বিরাট ঢাকনা উঠাই দেয় সে আট দশজন মিলে যেটা সরাতে পারে না আর আমিন আমি যখন তাকে ডাকতে গেলাম আমাকে বলল তুমি পিছনে আর আমি সামনে চলি আম এবং চক্ষু নিচু করে করে চলতেছিল এবং যখন পানি পান করছে ইত্যাদি তো দেখলাম যে আমানতদার এবং সে শক্তিশালী তাহলে যে কোনো কাজের কাউকে দায়িত্ব দিতে হলে এই দুইটা গুণের দরকার একটা শক্তি একটা কি আমানত قال যাই হোক আমরা এখানে আজকে শেষ করবো ইনশাআল্লাহ মুসা আলাইসালামকে সোহাব আলাইসালাম বললেন এখন তুমি একাকি জোয়ান মানুষ আমার ঘরে দুইটা মেয়ে ঠিক আছে আমার একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই তোমার মতামত কি বলো তো একটা চাকরি পাওয়া গেছে ঠিক না ছাগল চড়া থাকার জায়গা পাওয়া গেছে জোয়ান মানুষ স্বাভাবিক তার শারীরিক চাহিদা রয়েছে রাজি হয়ে গেলেন বললেন সবাই সোয়াইব আলাইসাল্লাম আট বছর আমার ছাগল চড়াই দিতে হবে এর বিনিময়ে এটা হল মোহরানা আমার মেয়েকে বিয়ে ফাইনাত নাম তা আশরান ফামিন এন্দিক যদি দশ বছর করো দুই বছর আরো বাড়াই দাও তো এটা তোমার ব্যাপার তবে আর দিতেই হবে অমা উড়ি দানা শুক্কা আলেক তোমার উপর আমি কোনো শক্ত করতে চাই না চিন্তা করেন আট বছর ছাগল চড়াবে এটা হলো মোহরানা আর আজকাল আমরা মোহরানা উল্টো মেয়ের বাবার কাছ থেকে নেওয়ার জন্যে কত কায়দা করে কত বিদেশ যাওয়া অমুক তুমুক এটা ওটা এই সেই এতগুলি বরযাত্রী খাওয়াতে হবে ইলাহা ইল্লাহ আট বছর পেটে ভাতে পেটে ভাতে বসেন পেটে ভাতে চাকর খাটতে হবে তার বিনিময়ে মেয়ে পাবে আর যদি দুই পূরণ করে দাও তা আরো ভালো এবং যেটা পাওয়া যায় বর্ণায় যে মুসা আলিসালাম দশ বছরই পূরণ করেছিলেন তাহলে মুসা আলিসালাম এবার কি করলেন বললেন কাল আজা আলিকা বাইনি ও বাইনাক ঠিক আছে এই চুক্তি হয়ে গেল আইয়ামাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ানা আলাই যেটাই আমি পূর্ণ করি আট বা দশ আমার প্রতি আর কোনো জুলুম টুলুম করিয়েন না আল্লাহ আলামা নাকুল ওয়াকিল আমরা দুইজনে এবার রিজার্ভ কবুল হয়ে গেল ঠিক না এটা কি বলে বিয়ে মেয়ের বাবা বলল দিলাম ছেলে বলল নিলাম কবুল করলাম এটা বিয়ে হয়ে গেল এটাকে বলা হয় ইজাব কবুল আমার দেশের যে সিস্টেম এই সিস্টেম ইজাব কবুলের সিস্টেম না গার্জিয়ান বলবে ছেলে নিজে বলবে হ্যাঁ আমি কবুল করলাম বাস শেষ এইভাবে মুসা ইসলাতামের প্রথম পর্ব আমরা বলছিলাম যে আজকে কিভাবে তার শৈশব কৈশোর এবং কিভাবে তিনি মিশরে আর কিভাবে একটা হত্যাকাণ্ড হয়ে গেল আর কিভাবে তিনি ভেগে পালিয়ে গেলেন মাদাইনে এবং মাদাইনে গিয়ে তিনি সেখানে বিয়ে করে এবং সেখানে আর দশ বছর এবার ছাগল চড়াতে রাখলেন ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা আরও যে বাকি তিনটা পর্ব আছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং সবচেয়ে বড় হলো এই পুরো কেসা থেকে আমাদের শিক্ষণীয় কি আপনার হয়তো অনেকটা মাঝে মাঝে আমি কিছুটা আপনাদের তাজ দিচ্ছি কিন্তু আমরা এই আলোচনা কেসা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে আল্লাহ রব্বুল আলমিন যাকে হেফাজত করবেন তাকে কেউ মারতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন যাকে সম্মানিত করবেন তাকে কেউ অসম্মানিত করবেন না যাকে অসম্মানিত করবেন তাকে কেউ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 করে সেখানে প্রতিহত করতে গিয়ে মরেই গেল কিপ্তিটি ভয় পেয়ে সেখান থেকে তিনি তাকে খবর দিলেন একজন ইমানদার যে বাইরে প্রকাশ করে নাই যে এই শহর ছাড়েন আপনি সেখান থেকে পালাতে পালাতে বের হয়ে গেলেন একাই না নিলেন ব্যাগ সামানাদি টাকা পয়সা কাপড় আদি ওইভাবে যেভাবে ছিল বাইরে থেকে আসছে এখনো বাইরে থেকে বাইর হয় নাই তাহলে অবস্থাটা কি ওইভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন একেবারে মরুর পথ দিয়ে নিয়ে আসলেন কোথায় মাদায়নি এখানে এসে পেলেন দুইটা মেয়ে মানুষ এরা ছাগল চড়াই এদেরকে পানি পান করিয়ে দিল ওদের ছাগলকে পানি পান করিয়ে দিলেন এরপরে গেলেন তারপর এক বুড়ো মানুষ সোয়াইব আলাই ইসলাতামের আশ্রয় নিলেন ওইখানে দশ বছর ছাগল চড়ালেন এই যে সব কিছু উদ্দেশ্য কি উদ্দেশ্য হল প্রস্তুত করা তৈরি করা কারণ এরপরে কঠিন জিনিস আসতেছে রাজদরবারে খেয়ে লালন পালন হয়ে আর ওই মানুষকে যে আল্লাহ রব্বুল আলমিন নবুয়াত রেসলাতের দায়িত্ব দেবেন সম্ভব না কারণ রেসালাতের দায়িত্ব অনেক কঠিন দাওয়াতের দায়িত্ব অনেক কঠিন জটিল তাই আল্লাহ রব্বুল আলমিন কি করলেন এইভাবে ক্ষুধার জ্বালা ঠান্ডার জ্বালা এই ঠান্ডার কষ্ট ছাগল চড়ার কষ্ট আর বিশেষ করে ছাগল চড়া সমস্ত নবী রসুলের এই কাজটা ছিল এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল যারা এসেছিলেন সবাই ছাগল চড়িয়েছেন এমনকি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তিনি ছাগল চড়িয়েছেন কারণ ছাগল এমন একটা পশু প্রথমত খুব নরম এই জন্য আল্লাহ নবী বলছেন যারা ছাগল ছাগলের মালিক এদের দিল নরম হয় আর যারা উঠ এদের দিল শক্ত হয় কারণ উঠ শক্ত নবীদের দিলকে নরম করার জন্য আল্লাহ রব্বুল্লা আহমেদ তার নবীকে বলছেন রাহমাতিল্লিংথালাহুম দয়ার জন্যেই তাদেরকে অর্জন করতে পেরেছ অমা সাল্লা কাইল্লা রাহমাত আল্লিল আলামিন জগৎবাসীর জন্য আপনাকে দয়া করে মায়া করে আপনাকে ভালোবাসা দিয়ে শান্তি দিয়ে প্রেরণ করেছি তাহলে প্রতিটি নবী রসুল ছাগল চড়িয়েছে মুসা আলাইসালাম দশ দশটি বছর ছাগল চড়ালেন আমার মনে হয় অন্য নবীরা কত চড়িয়েছেন সেটা তো জানা নাই তবে মুসা আলাইসালাম দশ বছর চালিয়ে চড়িয়েছেন কারণ মুসা আলাইসালামের দায়িত্ব অনেক কঠিন ছিল তাহলে এইভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নদীর মধ্যে এরপরে রাজদরবারে রাজদরবার থেকে আবার ক্ষুধা একাকি রাত ঠান্ডা এবার ছাগল মানুষের বাড়ি আবার চাকর যিনি রাজ পুত্র হয়ে লালিত পালিত হলেন তিনি আবার হয়ে গেলেন কি ছাগলের রাখাল তো এইভাবে আল্লাহ রব্বুল আরামিন তাকে শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে প্রস্তুত করলেন আর বিশেষ করে রেসালাতের দায়িত্ব এবং রেসালত কার কাছে বনি ইসরায়েল বনি ইসরায়েল এমন একটা জাত জাতি যেরা ফেরাউনের জাতা কলে জুলুম অত্যাচারে নির্যাতিত নিপীড়িত এবং বঞ্চিত এবং এদের সন্তানদেরকে ওদের সামনে হত্যা করা হয়েছে এদের মানসিকতা এত নিচু এবং এত ভীতু এবং এত এরা মানে এদের না আছে কোনো নিজস্ব স্থান রিফুজি এদেরকে ফেরাউন যত ধরনের নির্যাতন নিপীড়ন এদের প্রতি যত নোংরা কাজ যত ভারী কাজ এইভাবে ওদেরকে দাস ও গোলাম বানিয়ে এদের একটা মানুষ যখন অন্যের দাসত্ব করে তখন ওর মন মানসিকতা কি হয়ে যায় একইবারে ছোট হয়ে যায় একইবারেই নির্লজ্জ হয়ে যায় মার খেতে আর গুতা খেতে আর এই সেই করতে এদের লজ্জা সরম এবং শিক্ষা দীক্ষা কারণ এরা গোলাম দাস দাস কোথায় লেখাপড়া করবে এরা তাহলে এমন একটা পতিত জাতকে উত্তোলন করা এদের শিক্ষা দীক্ষা দেওয়া এদেরকে আল্লাহর মানুষের গোলাম থেকে গোলামি থেকে বের করে আল্লাহর গোলাম বেনা এই কাজটা কিন্তু ছোটখাটো না অত্যন্ত জটিল ও কঠিন মুসা ইসলাতাম দশ বছর মাদাইনে থাকার পরে স্বাভাবিক একজন মানুষের দেশের ভালোবাসা আত্মীয় স্বজনের ভালোবাসা বন্ধু বান্ধবের ভালোবাসা নিজের মাতৃভূমির ভালোবাসা মুসা সালামের মধ্যে খুব বড় আকারে মানে ই দোলা দিতে লাগলো মুসা সালাম ভুলে গেলেন ওই মিশরের হত্যার কথা ভুলে গেলেন ফেরাউনের কথা কি হবে এত কিছু না ভেবে ভালোবাসা দেশের মাতৃভূমির জন্মভূমির আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তিনি শ্বশুর সোহাইবকে বললেন আলাই সালাতাম আমাকে এবার আমার দেশে যেতে হবে ঠিক আছে তোমাকে মেয়ে দিয়ে দিয়েছি তোমার এখন মুসা সালাতাম বের হয়ে গেলেন তার পরিবার নিয়ে এবার তিনি যাচ্ছেন কোথায় মিশরে মাদাইন থেকে মিশরে যাচ্ছেন রাস্তায় যাওয়ার পরে দেখে চাঁদ ডুবে গেল ম্যাগ এদিকে বিজলি চমকাচ্ছে অন্ধকার ঘুটঘুটে রাত ঠান্ডা প্রচন্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যে যখন গিয়েছেন তখন তো ভয়ের তাড়াতে চলে গেছেন আসার পথে রাস্তাঘাট তো চিনেন না জানেন না এই অন্ধকার রাতে রাস্তা ভুলে গেছেন রাস্তা ছেড়ে দিয়ে কোথায় অন্য রাস্তায় নেমে গেছেন আর প্রচন্ড ঠান্ডা বৃষ্টি হচ্ছে এবার মুসা ইসলাতাম দেখলেন যে একটু আগুন টাগুন হলে তা একটু শেক ট্যাক নেওয়া যায় গরম নেওয়া যায় তো দেখলেন যে একটু দূরে আগুন জ্বলতেছে তো পরিবারকে বললেন এখানে বসো ওখানে গিয়ে দেখি কোনো খবর টবর পাওয়া যায় কিনা রাস্তার খবরটা নেওয়া যায় কি খবর ওইটার কি ওখানে কিসের আগুন লোকজন আছে কি না বা রাস্তা ভুলে গেছি রাস্তাটার কারোর কাছ থেকে জেনে নেওয়া যায় কিনা বা ওখান থেকে কিছু আগুন নিয়ে এসে আমরা কিছু কাঠ খড়ি জড়া করে জ্বালিয়ে একটু তো এই ঠান্ডাতে আগুনের তাপ গ্রহণ করা যায় কিনা মুসা সাল্লাম দ্রুত এবার চলে যাচ্ছেন ওই আগুনের দিকে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের ওখানে গিয়ে <coughs> দেখতেছেন যে ওই আগুনটার আশেপাশে ওখানে কোনো বৃষ্টি নাই মেঘমেলাও নাই ওখানে ঠান্ডাও নাই ব্যাপারটা কি আর দেখে পাহাড়ের একটা উপত্যকা পাহাড়ের ডান সাইডে একটা গাছ এখানে যতই আগুনগুলি মানে জ্বলে উঠতেছে তত গাছটা সবুজ হয়ে যাচ্ছে বেশি আর কি আশ্চর্য ব্যাপার আগুন দিয়ে জ্বললে না কাঁচা হলো কি পুড়ে যাবে কালো হয়ে যাবে ছাই হবে কি আগুন তাহলে এটা এবার মুসা আলাইসালাম আগুন নেওয়ার জন্যে সামনে এগিয়ে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এবার মুসা আলাইসালামকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলমিন এবার বলছেন যে أنبورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين এই আগুনের মাঝে যা আছে এবং এর আশেপাশে যারা আছে এরা বরকতপূর্ণ হোক সুবহান আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি রব্বিল আলমিন যিনি সারা জাহানের রব মুসা এই অবাক কাণ্ড দেখে আগুন জ্বলতেছে গাছটা আরো বেশি করে সবুজ হচ্ছে না পুড়ে গিয়ে এ কোন আগুন আবার ডাক শুনতে পেলেন বরকতপূর্ণ হোক যারা এই আগুনে আছে এবং যারা আশেপাশে আছে মুসা ইসলাতাম এবার ওই গাছের পাশে গিয়ে ওখানে দাঁড়াই গেলেন পাহাড়ের পাশে ওয়াদি এই ওয়াদিটার নাম হল তুয়া তুয়া ওয়াদি মানে দুই দিকে পাহাড় মধ্যখানে একটু নিচু জায়গাকে বলা হয় ওয়াদি আরবিতে বা উপত্যকা আল্লাহ রব্বুল আলমিন মুসাকে বললেন ইয়া মুসা আরে আমাকে ডাকে কি অজানা পথে আমার এখানে কোনো বন্ধু নাই বান্ধব নাই আত্মীয় স্বজন নাই কেউ নাই কে ডাকে আমাকে মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন এই ডাক শুনে মুসা ইসলাম ভয় পেয়ে গেলেন কাঁপতে শুরু করলেন কি ব্যাপার এইভাবে এই অন্ধকার রাত্রে এইখানে আগুন জ্বলতেছে ব্যাপারটা ভিন্ন মনে হচ্ছে আবার ডাকতেছে আমার নাম ধরে মূসা কে কারণ মূসা এয়া মূসা নাম ডাক শুনলেই তো ফেরাউনের একটা ভয়ের ব্যাপার আছে মূসা ইসালাম জব দিলেন নাম জি কে ডাকছেন বাকি আল্লাহ রব ইন্নি আনা রব্বুক মুসা আমি তোমার রব ওই রব যে তোমাকে নদী থেকে বাঁচালাম ওই রব যে মুসা থেকে ফেরাউন থেকে ওই রব যে তোমাকে রব প্রতিপালক তোমাকে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত যে প্রতিপালন করেছি আমি মহান রব্বুল আলমিন তোমার এত কিছু সবকিছুর মাঝেই আমায় আমি তোমাকে রক্ষণা ব্যাখ্যা করেছি হেফাজত করেছি আমি তোমার রব আনা রব্বক আনা রব্বুক মুসা আসলাম কেঁপে উঠলেন বললেন না আমি রব্বি জি আল্লাহ এবার বুঝতে পেরেছেন যে ব্যাপারটা এটা তাহলে অন্য কোনো ধ্বংসের ব্যাপার না ভয়ের ব্যাপার না এটা আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপার আল্লাহ বললেন ফাখলা আনা আলাইকা ইন্নাকা বিলওয়াদিল মুকাদ্দাসিতুয়া মুসা সালাম জুতা পায়ে দিয়েছিলেন বললেন এটা পবিত্র উপত্যকা মুসা পায়ের জুতা খুলে ফেল পায়ের জুতা খুলে ফেল মুসা ইসলাম মাথা নিচু করে সেজদায় পড়ে গেলেন পায়ের জুতা খেলে ফেললেন বুঝলেন আল্লাহ রব্বুল আলমিনের ডাক হয়েছে কি জন্য ডাক হয়েছে তা তো জানেন না এবার মুসা ইসলাতামকে আল্লাহ এবার বলছেন ওয়ানাখতার তুকা ফাস্তামে মুসা আমি তোমাকে নির্বাচন করছি আমার নবুয়াতের তোমার একই নবুয়াত এবং রেসালাতের দায়িত্ব দেওয়ার জন্যে যা ওয়াহি হয় তা শোনো ইন্নানি আন আল্লাহ ইলাহা ইল্লা আনা জেনে রাখো আমি একমাত্র সত্য ইলাহ মাহবুদ ফাবুদনি অতএব আমারই ইবাদত করবে ওয়াকিম ইসালাত আলী দিক্রি এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করবে ইন্না সাআত আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ আর কেয়ামত আসবে এটাকে আমি গোপন করে রেখেছি সেই দিনে যে যা করবে তার প্রতিদান তাকে দেওয়া হবে ফালায়সুদ্দান্নাকা আনহা মাল্লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাথারদা অতএব ওই কেমত থেকে যেন আপনার কেউ না রোখতে পারে বাড়াইতে পারে যারা বেঈমান এবং যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে নিজেরা ধ্বংস হয়েছে সুরাত হয় এই বর্ণাগুলি এসেছে মুসা আলাইসালাম এবার আল্লাহর ওয়াহি পেয়ে শুনে সাহস পেলেন এবার মুসা ইসলাতাম তার হাতে একটা লাঠি কারণ তিনি তো রাখাল ছাগলের রাখাল আর রাস্তায় বের হয়েছেন কোনো সাপ বিচ্ছু বা কোনো দুশ্মন থাকলে তো একটা লাঠি রাখার সম্ভব প্রয়োজন এবার আল্লাহ রবাহ আলমিন মুসার সঙ্গে কথা শুরু করলেন বললো আমা খাবে আমিন মুসা মুসা তোমার ডান হাতে কি আর এই মুসা অবাক হচ্ছেন আমার হাতে কি আছে আমার অন্তরে কি আছে আল্লাহ তো সবই জানে তো আমারে জিজ্ঞেস করেন কেন যে আমার হাতে কি তাহলে জিজ্ঞাসার মধ্যে একটা অবশ্যই ভ্যান্ত আছে একটা হিকমত আছে মুসাইসালাম ভয়ে ভয়ে বললেন যে আল্লাহ এ তো হিয়া আসা আয়া এটা তো আমার লাঠি আতাওয়াক্কা আলাইহা এরপরে আমি টেক দিই প্রয়োজন হলে এরপরে আমি ধরে দাঁড়াই ওয়াহুস্য বিহালা গান আমি যখন গাছের পাতা ঝাড়তে হয় তো লাঠি দিয়ে মারি পাতা ঝরে আর ছাগলে খাই ওয়ালিয়া ফিহা মা আর উখরা এছাড়া অন্য অন্য আরো কাজ এই লাঠি দিয়ে আমার অন্য কাজ অনেক কাজ হয় আল্লাহ রব্বুল্লা আলমিন এবার মুসা সালাতামের এই উত্তর শুনে বললেন আল কেহায়া মুসা মুসা এই লাঠিটা ছেড়ে দাও ফিরে দাও আল্লাহর অর্ডার শুনে মুসা আলাইসালাম কি করলেন লাঠিটা ছুঁড়ে মারলেন মাটিতে এরপরে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই লাঠিটাকে কি করলেন একটা বিরাট আজদাহ সাপ বানাই দিলেন মুসা ইসরাতাম আর লাঠি হয়ে গেল এক বিরাট আজদাহ সাপ এখন দেখে ভয়ে ঘুরে পালাচ্ছেন এক দুই পা যেতেই আল্লাহ এবার ডাক দিচ্ছেন ইয়া মুসা লা ইন্নি মুরসালুন মুসা ভয় করো না আমার কাছে নবীর রসুলদের কোনো ভয় নেই নবীর রসুলদের আমার কাছে কোনো ভয় নেই এবার মুসা সালাম লাঠিটা দেখে এক আজদাহা সাপ এবং খুব জোরে নড়াচড়া করে এখন একটা সাপ যদি নড়াচড়া করে একটা মানুষের ভিতরে তো ভয় পাওয়ারই কথা আল্লাহ বলেন ভয় করো না কি করো খুদহা ওলা চাকাপ লাঠিটা ধরে নাও সাপ দেখতেছো তো হাত দিয়ে ধরো ভয় করো না উলা লাঠি যে অবস্থা ছিল আগের অবস্থায় ওটা ফিরে যাবে আজদা কি হয়ে যাবে সাপ হয়ে যাবে কি লাঠি হয়ে যাবে মুসা সালাম যেমনই লাঠিটা ধরলেন হয়ে গেল কি আবার লাঠি আরে আশ্চর্য ব্যাপার এবার আল্লাহ রব্বুল্লাহ আলমী মুসাকে বললেন উসলুক ইয়াদা কাফি যাইবে হাতটা বগলের নিচে বা এখানে পকেট দিয়ে নিচে ধরো তখরুজ তখরুজ গাইরে সু ওয়াজমুম মিনার রাহব এবার মুসা আসলাতামকে আল্লাহ রব একটা মজিজা দিলেন কি লাঠি সাফ হয়ে যায় আর একটা কি বলে হাতটা এখানে রাখে বের করলে দেখে পূর্ণিমার চাঁদের মতো আলো হয়ে যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুসা ইসরাতামকে এই দুইটা মজেজা দিয়ে এবার বললেন যাও ফেরাউনের কাছে যাও ওকে দাওয়াত করো ওকে নরম করে ভালো করে বুঝাও মুসা আলিসালাম এবার বলেন আল্লাহ আমি তো ওদের একজন মানুষকে মেরে ফেলছি ফেরাউন তো এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম রাজা আমি ওখানে কিভাবে যাব আর আমার মুখটা তো তোতলা আমার মুখ দিয়ে কথা ভালো মতো আসে না رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي শেষ পর্যন্ত বললেন যে আমার ভাই হারুন ও আমার চেয়ে বড় ও বলতে পারে সুন্দর তার মুখে কোনো সমস্যা নেই ওকে তাহলে আমার সঙ্গে কি তাকেও রাসুল বানিয়ে দেন বলে বানিয়ে দিলাম আর মুখের জড়তা ভালো করে দিলাম এবার যাও দুইজনে দুই ভাই গিয়ে ফেরাউনের কাছে গিয়ে কি করো তাকে দাওয়াত দাও সে যে এখন খোদাহি দাবি করে বসে আছে শিরিক করতেছে আর বনি ইসরায়েলদেরকে যে গোলাম বানিয়েছে তাদেরকে নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার করতেছে তাদের সন্তানদেরকে হত্যা করতেছে ফেরাউনকে বলো এদেরকে আমাকে দিয়ে দাও বা দিয়ে আমি এদেরকে নিয়ে চলে যাই এই জুলুম থেকে তাদের রেহাই দাও এবার কঠিন দায়িত্ব মুসা আলাহ ইসলাতামের উপরে আল্লাহ দিয়ে দিলেন দাওয়াত করার দায়িত্ব দাওয়াত এবং কারে সবচেয়ে ওই দুনিয়ার ওই যুগে সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় অহংকারী সবচেয়ে বড় শক্তিশালী মুসা আলাইসালামকে আল্লাহ বললেন যাও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি তোমাদের সাথে আছি তোমাদেরকে আমি দেখতেছি আল্লাহ রব্বুল আলমিন যাকে দেখবেন যাকে সাহায্য করবেন এই পৃথিবীর কোন শক্তি তাকে কোনোভাবেই পরাহত করতে পারবে না মুসা আলাইসালাম একদিক থেকে ফেরাউন যেমন কঠিন কিপ্তিরা কঠিন দ্বিতীয় দিক থেকে বনি সিরাইলরা একটু আগে যে বর্ণনা করছিলাম বনি সিরাইলরা মানে এত নির্যাতিত এবং নিপীড়িত এবং বঞ্চিত আর এত দাস যেদের মন মানসিকতা এদের হায়া সরম এদের কোনো ভালো চিন্তা ভাবনা কোনো উন্নতি জীবনের উন্নয়ন এগুলি ওরা ভুলেই গেছে এবং নিকৃষ্ট কাজ এবং ভারী কাজ এমন একটা পতিত জাতিকে শুধরানো এদেরকে উঠা এদেরকে হেদায়ত দেওয়া ওদিকে ফেরাউনের মতো কঠিন উদ্ধত মানুষের কাছে দাওয়াত দেওয়া আল্লাহ রব্বুল আলমিনের এই দায়িত্ব মুসা ইসলাতামের জন্য বড় কঠিন এবং জটিল কিন্তু তারপরও সমস্ত নবী রসুলের মধ্য থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সমস্ত মানুষ থেকে নির্বাচন করেছেন নবী রসুলদের রসুলদের থেকে নবীদের থেকে রসুলদের মর্যাদা আরেকটু ঊর্ধ্বে এবং সমস্ত রসুল থেকে নির্বাচন করেছেন পাঁচজন উলুল আজম দৃঢ় প্রত্যয়ের একেবারে যারা কোনোভাবেই দাঁড়ে বামে না ভীত হতে রাজি ভীত হবে না ভীত হয় না এবং কোনোভাবেই ছাড় নেই কোনোভাবেই তারা কাউরি কাছে মাথা নত করতে রাজি না এবং দৃঢ় প্রত্যয় এবং দৃঢ় সংকল্প নিয়ে যারা সামনে এগিয়ে যায় এরকম পাঁচজন নবী রসুল কে নু আলি সালাতাম ইব্রাহিম আলি সালাতাম ইব্রাহিম খালিল উল্লাহ এবং মুসা কালিমুল্লাহ আর ইসা রুহুল্লাহ আর মোহাম্মদুর রসুল্লাহ আলী সালাতাম এর মধ্যে উত্তম দুইজন হচ্ছেন খালিল অর্থাৎ ইব্রাহিম খালিল এবং মোহাম্মদুর রসুল্লাহ খালিলুর রহমান আর তাদের দুইজনের মধ্যে উত্তম আমাদের প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মুসা আলি সালাতাম এই কঠিন দায়িত্ব নিয়ে এবার ফেরাউনের কাছে হাজির হয়ে গেলেন ফেরাউনকে গিয়ে মুসা আলি সালাতাম দাওয়াত দিলেন কারণ আল্লাহ দাওয়াত দিতে বলছেন আল্লাহ বলছেন ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক ফিরাউনকে গিয়ে বলো যে আমরা তোমার রবের পক্ষ থেকে রাসূল দূত হিসেবে আপনার কাছে এসেছি ফারসিল মানা আবানি ইসরাইল আলা তুআযিবহুম হুম বনিসদেরকে আমাদেরকে দিয়ে দেন আমরা নিয়ে চলে যাই আমাদের দেশে আমরা চলে যাই এদের প্রতি জুলুম টুলুম করবেন না মারাত্মক কথা একদিক থেকে তার রুবুবিয়াতকে তার উলুহিয়াতকে খোদাইকে অস্বীকার করা আরেকদিক থেকে বন ইসরায়েল যারা তাদের সবকিছু কাজে সহায়তা করে তাদেরকে ছেড়ে দেওয়া ফেরাউনের জন্য এই দুই প্রস্তাব অগ্নিশর্মা কঠিন ব্যাপার মুসা আলাইসালাম এবং হারুন আলাইসালাম দুইজন ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিলেন ফেরাউন তো কঠিনভাবে মশার প্রতি ক্ষিপ্ত হয়ে বলল আ তুমি আমার এই ঘরে লালিত পালিত হও নাই তুমি একজন মানুষকে হত্যা করো নাই মুসা আলাইসালাম এবং তুমি যখন এই কাজ করেছ তখন তো তুমি নিঃসন্দেহে যে রবের কথা এখন বলতেছ ওই রবের সঙ্গে তুমি কুফুরি করেছ মুসা ইসলাতাম উত্তর দিলেন আপনি যে আমাকে বলতেছেন আমি মানুষ হত্যা করেছি আসলে তখন আমি জানতাম না তখন আমার কাছে নবাত ও রেসালাতের ঐশী জ্ঞান আসে নাই আর আমি তো ইচ্ছা করেই মারি নাই ওরে ঝগড়া থামাতে গিয়েছি একটা ঘুষে দিতেই মরে শেষ হয়ে গেছে আর বলছেন যে আমাকে লালন পালন করেছেন ও বন ইসরায়েলের সবা সন্তানদের হত্যা করে মেরে ফেলে তারপরে আমার মা আবার আপনার ভয়ে আমার নদীতে রেখে দিয়েছে একটা সন্ধুকে আর এরপরে লালন পালন করেছেন এমনকি আমার বাবা মার কাছে আমাকে লালিত পালিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছেন আর এখন আপনি আমার প্রতি দয়া করেছেন বলে এহসান করেছেন বলে বলতেছেন ফেরাউন দেখে কিরে যেটাই প্রশ্ন করি উত্তর তো খুব মার্জিত এবং বাস্তব এবং যুক্তিতে তো ঠিক আছে ফেরাউন তারপরও সে মুসাইসালাম বললেন আর ওই জন্যই তো ফাফারার তো মিন কুমলিমা খিফতুকুম এই তো আমি এখান থেকে পালাই গেলাম এরপরে আমাকে গিয়ে চাকর খাটতে হলো দশ বছর তাহলে আপনি যে সমস্ত জুলুম অত্যাচার করেছেন এর বিনিময়ে যে হেসানের কথা বলছেন এটা কিচ্ছুই না এটা আর তুচ্ছ কোনো ব্যাপারই না বরং আপনার জন্যেই এই হেসান আপনি করেছেন আমাদের জন্য না আমার জন্য না এবার মুসা সালাম বললেন যে রব্বুল্লা আলামিন যিনি সারা পৃথিবীর যিনি রব তার ইবাদত করেন মানুষকে আপনার ইবাদত করা থেকে বন্ধ করেন ফেরন বলল আরে আমার রব্বুল আলমিন কে এই রব বিশ্বজাহানের রব কারে বলতেছো তুমি মুসা বললেন রব্বুসামিন আসমান জমিনের যিনি রব এবং এর মাঝে যা আছে সবকিছু যিনি রব প্রতিপালক তিনি রব যদি আপনি মৌকে নিয়ে কিন রাখেন বুঝেন ভালো করে এবার ফেরাউন ওর আশেপাশে যারা মন্ত্রী পরিষদ বা লোকজন ছিল এদের দিকে লক্ষ্য করে বলল আলা তাস্তামি ওন আরে দেখছো দেখছো মুসা কি বলে ঠাট্টা করে বিদ্রুপ করে ফেরাউন বলল দেখছো মুসা কি বলে মুসা সালাম তার ঠাট্টার দিকে লক্ষ্য না করে বললেন রব্য কুম রব্য আবা ইকমুল আউ্বলিন তিনি রব আপনাদের এবং আপনাদের আগের পূর্বপুরুষদের সবার রব তিনি ফেরাউন এবার বন ইসরায়েলদের দিকে লক্ষ্য করে বলছে কারণ কিছু লোক বন ইসরায়েলদের ছিল মুসা এবং হারুনের সঙ্গে ফেরাউন এবার তিরস্কার করে ওই বন ইসরায়েলদেরকে লক্ষ্য করে বলল দেখছো তোমাদের নবী কি কয় ইন্না রাসুল আরে একে তোমরা রসুল মানতেছ এটা একটা পাগল দেখতেছি আমি ফেরাউনের সামনে এসে আর একজন কোন রবের কথা বলছে আমার রব না মেনে আর এগুলি কি কথা বলে পাগলের কথা বকতেছে মুসা আলাইসালাম ফেরাউনের এই ভৎসনা দিকে লক্ষ্য না করে তিনি তার কথা বলতে আছেন রব্বুল মশরিক ওয়াল মগরিব ওমা বাই নহমা ইন কুন্তুম তাকিলুন আরে আমাদের রব তো উনি যিনি পূর্ব পশ্চিমের রব এবং এর মাঝে যা আছে এর রব ইন কুন্তুম তাকিলুন যদি আপনারা বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন ফেরাউন এবার মুসার এই উত্তর শুনে মানে তিরস্কার করতেছে মুসা ইসলাতামকে আর মুসা একটা করে বলেই যাচ্ছেন আবার বলছেন কাল আমাদের রব তিনি যে প্রত্যেককে যা দেওয়ার দিয়েছেন এবং তাদেরকে হেদায়তও দিয়েছেন তিনি সবার সৃষ্টিকর্তা তিনি সবার হেদায়তদাতা তিনি সবার বিধানদাতা ফেরাউন এবার তো তার এইসব শুনে সে মনে করল মুসাকে একটু ঠেকে দেওয়া যায় কেমনে বলল যে ফামা বালুল করুন উলা ঠিক আছে বুঝলাম এখন যদি আমরা তোমার রবের এবাদত শুরু করি তো এর আগের যারা চলে গেছে ওরা তো তোমার রবের এবাদত করেনি এদের কি হবে প্রশ্নটা একটু জটিল না কারণ মুসা তোর অতীতের কথা জানে না তাহলে বোঝা গেল যে ফেরাউন মুসাকে ঠেকাবের জন্য আলি সালাতাম এই প্রশ্নটা মুসা আলি যেহেতু তিনি ওয়াহির মাধ্যমে কথা বলছেন এখন তিনি তো রাসুল আল্লাহ রব্বুল তার মুখ দিয়ে কি ওয়াহির বাণী পাঠাচ্ছেন মুসা আলাহ সালাতাম এবার বললেন লাদিল্লু রব্বি ওয়ালায়ানসা ওরা কি করেছে আর কি করে নাই আল্লাহ সে ব্যাপারে কি ভুলেও যাবেন না এবং পথ হারাবেন না ওনার কাছে সব আছে ইলমোহা ইন্দা রব্বি ফি কিতাব এইসব কিছুর জ্ঞান আল্লাহর কাছে একটা কিতাবে লেখা আছে আপনি ভাবছেন যে আগের কি হয়েছে তাহলে এগুলির হিসাব নিকাশ নাই সব হিসাব নিকাশ আছে এবার ফেরাউনের তো এবার মুসা ইসলাতাম ফেরাউনকে লক্ষ্য করে বলতে লাগলেন এই দেখেন গাছপালা নদ নদী আপনার প্রাসাদ এই ফলমূল যা কিছু দেখছেন হাওয়া বইতেছে এই সব কিছু যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আমাদের রব আপনার রব আমার রব সবার রব ফিরাউন এবং মরতে হবে আর ওই যে কিতাবে হিসাব লেখা হবে কেমতের হিসাব নিকাশ দিয়ে তারপরে জান্নাত জাহান্নাম তাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে বসির এবং নাদির জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম থেকে ভয় প্রদর্শনকারী করে আমাকে প্রেরণ করেছেন অতএব আল্লাহর কথা মানুন ফেরাউন এবার ভাবল মানে এই তর্কে কিন্তু আর ফেরাউন টিকতে পারতেছে না কারণ তার কাছে জ্ঞান থাকলে তো কারণ মুসা আলাইসালাম কথা বলছেন আল্লাহর জ্ঞান দিয়ে আর ফেরাউন বলছে কার ইবলি শয়তানের জ্ঞান দিয়ে মুসা কথা বলছেন তার আকিদা আল্লাহর প্রতি ভরসা করে আর ফেরাউন তো নিজেই খোদা মনে করে নিজেরও ভরসা করে কথা বলছে মুসা ইসলাতামকে হেল্প করছেন কে আল্লাহ আর ফেরাউনকে করছে কে শৈতান তার এই এত এই এই ধরনের ডিবেটে কি বলে প্রতিযোগিতায় বা তর্কে নিঃসন্দেহে ফেরাউন শয়তান মানুষ তো জিতবে না জিতবে কে নবী এবং রসুল আল্লাহর যাকে মদত যার প্রতি মদত আছে সব কথা বাস্তব হলেও গদির লোভ সবার রয়েছে সিংহাসনের রোগ সবার রয়েছে লোভ ফেরাউন এবার ভাবল মুসা যেভাবে বলতেছে এবার তো আমার গদি তসনাস হয়ে যাবে আমার রাজ আর থাকবে না অতএব কোনো শান্তির পথ বাছাই করলে কাজ হবে না এটা সর্বযুগের তাগুদদের এটা নিয়ম যুক্তিতে জ্ঞানে বুদ্ধিতে বিবেকে সবকিছুতেই হার মানলে তারা শক্তিতে শক্তি দেখিয়ে তারা জিততে রাজি জিততে চাই তাই ফেরাউন কি করল তার গদিকে তার রাজত্বকে টিকে রাখার জন্যে সে বলল قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين মোসা জেনে রাখো ওই বনি ইসরায়েলরা হারুন আমাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি তোমরা খোদা মানো তাহলে এই যে জেলখানা তোমাদের জায়গা মুসা ইসলাতাম যেহেতু আল্লাহর সঙ্গে তার সম্পর্ক মুসা এবং হারুনের মুসা ইসলাতাম এবার দেখলেন যে ফেরাউনকে আর একটু বেকায়দায় ফেলা হোক কারণ ফেরাউন তো এখন কি করতে চাচ্ছে জেলে দিবে তো মুসা বললেন আচ্ছা আমি যদি কোনো সুস্পষ্ট কোনো আপনার কাছে একটা মজেজা দেখাতে পারি তাহলে কি আপনি মানবেন সুস্পষ্ট একটা মজেজা যদি হাজির করি আমি ফেরাউন ভাবল ঠিক আছে এখন যদি আমি বলি না জনগণের কাছে আমি ছোট হের মেনে হার মেনে যাব বললাম ঠিক আছে নিয়ে আসো ফেরাউন বলল কি ঠিক আছে দেখাও সত্যবাদী যদি হও তো দেখাও না দেখি তোমার কি মজিদা দেখাতে চাচ্ছ মুসা তার হাতের লাঠিটা দিলেন ছেড়ে আর যেমনি ছাড়ছে তা আজ দেওয়া লোকজন তার মন্ত্রী পরিষদ সবাই তো ভয়ে কম্পমান মুসা লাঠিটাকে হাত দিলেই আবার কি সাপ লাঠি হয়ে গেল মানে শুধু এটাই না আরো আমার কাছে কি রয়েছে আল্লাহর পক্ষ থেকে আমি যে আল্লাহর রাসুল আমি যে আল্লাহর নবী তার আল্লাহ রব্বুল্লাহ মৌজেজা দেন নবী রসুলদেরকে তার নবুয়াত এবং রেসলাতকে প্রমাণ করার জন্য এরপরে তিনি কি করলেন তার হাতটা বগরের নিচে দিয়ে বের করে দেখে কি মুসার হাতে একটা পূর্ণিমার চাঁদ আরে কি আশ্চর্য জিনিস এখন ফেরাউন ভাবলো আরে তো বড় জাদুঘর ফেরাউন ভাবলো কি এ তো একটা জাদুঘর দেখতেছি আসতো কারণ ফেরাউন যখন সে একজন রাজা সে বুদ্ধিশুদ্ধি তো কম রাখে না কিন্তু সে এটাকে মজে জানা মানুষের কাছে প্রমাণ করে তাকে তাহলে বাধ্য হতে হবে মানতে না বলে এটা জাদু তো ঠিক আছে মোসা আর হারুন তোমাদের যখন এই জাদুঘর তোমরা তোমরা দেখছি বড় জাদুঘর ঠিক আছে তাহলে জাদুর প্রদর্শনী হবে জাদুর কি হবে প্রতিযোগিতা হবে হক আর বাতিলের এবার যুদ্ধ শুরু হয়ে গেল ফেরাউন এবার আশেপাশে যারা ছিল ওদেরকে বলল কি করা যায় বলো তো মন্ত্রীর পরিষদ বলল যে এক কাজ করেন তাহলে রাজ্যে যত বড় বড় জাদুঘর আছে সবগুলিকে হাজির করেন আর একদিকে মুসা তার জাদু নিঃসন্দেহে মুসার একজন জাদুঘর বা হারাউন দুইজন আমাদের অনেক জাদুঘর অনেক জাদুবিদ্যা জানে এরা হেরে যাবে শেষ এখান থেকে ওদের বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের কুদরত তার কেউ জানে না এবার মুসা ইসলাতামকে আল্লাহ রব্বাহ চাইলেন সবার সমস্ত কীর্তি এবং বনিসদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে মুসা যা আল্লাহর রাসুল এবং নবী একজন একজন করে যেতে যেতে তো জীবন শেষ হয়ে যাবে এবার ফেরাউনের মাধ্যমে যার ঘরে লাইত পালিত করেছেন ওর মাধ্যমে এবার তার নবত ও রেসালাতের সবার কাছে প্রকাশ করার জন্য ব্যবস্থা হলো কি ফেরাউন নিজেই প্রস্তাব রাখলো বা পাশ হয়ে গেল কি যে অমুক দিন রাজ্যের একটা মেলা টেলা ওদের হয়তো ইয়ামুজিনা বলে মানে যদি সাজগোজ করতো বা মেলা করতো বলো ওই দিনে জাদু প্রতিযোগিতা হবে ঠিক আছে মুসাদ তুমি কত বড় জাদুঘর দেখে ছাড়বো এবার সারা দেশে কি করে দেওয়া হলো ঢোল পিটে দেওয়া হলো ঢোল পেটে দেওয়া বুঝেন একসময় আগে ছোটকালে আমরা দেখেছি বাজারে ঢোল মারত কিসের ঢোল কিসের ঢোল বলে এটা হবে বা এটা হবে ঢোল পিটে দেওয়া হলো এইভাবে সারা রাজ্যের মানুষ এসে হাজির হয়ে গেল কোথায় রাজ ময়দানে আর এই ধরনের জাদু প্রতিযোগিতা হবে এরকম কথা শুনলে জনগণ কে আর ঘরে থাকে ছেলে মেয়ে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব হাজির এবার জাদুঘররাও চলে আসলো জাদুঘররা এসে এখন ভাবলো আজকে একটা মহা সুযোগ আমাদেরকে কি দিবে না দিবে আগেই চুক্তিটা ঠিক করে নি সবাইকে বললেন রাজামশাই আমাদেরকে কি দিবেন আগে বলেন কয় আরে কি দিব ওটা তো আছে কিন্তু তোমরা মনে রাখো আজকে তোমরা বিজয়ী হলে তোমরা আমার খুবই নিকটের মানুষ বানাই দেবো তোমাদেরকে জাদুঘররা তো মহাখুশি আর গিফট তো পাবেই তাছাড়াও রাজদরবারে তাদের থাকার এক সুযোগ হবে তাই তারা সবাই একটা হাতে করে লাঠি আর একটা করে দড়ি নিয়ে হাজির হয়ে গেল মানুষ এখন বিশাল ময়দানে হাজির সবাই এবার তাদের বিশ্বাস যে মূসা এ কি জানে এ জাদুবিদ্যা কোথায় শিখেছে কোথায় ছিল দশ বছর কি দু একটা হয়তো শিখেছে আমরা তো জাদু পণ্ডিত জাদুর ওস্তাদ আমরা বড় বড় সব সব ওস্তাদরা হাজির হয়েছি মূসাকে হারিয়ে দেওয়া ব্যাপারই না তাই তারা ফেরাউনের কাছে গিয়ে তাদের তো চুক্তিটা ঠিক করে নিল আর কথাবার্তা ঠিক হয়ে গেল এবার তাদের বিশ্বাস যে তারাই জিতবে তাই মুসাকে লক্ষ্য করে তারা বলল ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউআলামান আলকা কি মুসা তুমি আগে জাদু দেখাবে না আমরা আগে দেখাবা এটার মানে কি ওদের বিশ্বাস ও হারবে নাহলে কি বলে যে তুমি আগে দেখাও মুসা আলাইসালাম বললেন বাল আলকু তোমরাই আগে জাদু দেখাও এবার এরা করল কি ফা আলকু حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقوا حبالهم وعصيهم তাদের প্রত্যেকের হাতে একটা করে লাঠি আর একটা করে দড়ি ছেড়ে দিল আর ফেরাউনের ইজ্জতের কসম খেয়ে বললো আমরাই আজকে জিতব আর যেমনি ফেলে দেওয়া সব একটা করে বড় বড় সাপ হয়ে গেল আর সাপ লাফালাফি সাপ দেখে তো এমন সাপ যে মানুষ ভয় পেয়ে গেল আল্লাহ বলছেন সাহারু হাবু আয়ুনান্নাসার হাবুহুম হেরিন আদিম মানুষের চোখে জাদু লাগিয়ে দিল তারা আসলেই ভাবতেছে লাঠিগুলি দড়িগুলি সাপ হয়ে গেছে এবং সবাই ভয় পেয়ে গেল আর কি আল্লাহ বলছে অজাউ বেশে আদিম বিশাল এক মানে জাদু অনেক কঠিন জাদু তারা নিয়ে হাজির করলো এবার তো মুসা ইসরাতাম একটু ভয়ই পেয়ে গেলেন আরে এত সাপ আমার তো একটা সাপ ঠিক না একটু ভয় পাওয়ারই তো কথা আল্লাহ বলিল্লাহ তাকাব মুসা ভয় পাওয়ার কিছু নেই ওয়াল কেমাফি আমি তোমার ডান হাতেরটা ছেড়ে দাও না মুসা ইসরাতাম আগে তো ওটা ই হয়ে গেছে না ট্রেনিং দেওয়া হয়ে গেছে এবং ভয় ভাঙে দেওয়া হয়েছে মুসা ইসলাম দিলেন লাঠিটা ছেড়ে যেমনি লাঠিটা মাটিতে যাওয়ার আগেই বিশাল এক আজদা সাপ হয়ে যতদের সাপ ছিল সবগুলিকে গপ গপ করে খায় জাদুরা জাদুগররা বুঝলো মুসার এটা জাদু হতে পারে না কারণ জাদু বিদ্যার নারী ভুড়ি ছোট বড় আমাদের এখানে ওস্তাদ সাগরিদ সবাই আছে এর উপরে কোনো জাদু হতে পারে না তো আমাদের ওস্তাদের উপরে যে ওস্তাদি করতে পারে তো মুসা তো আমাদের ওস্তাদ না অসম্ভব তাহলে মুসার ওস্তাদকে তারা বুঝতে পারল যেটা অবশ্যই উপরওয়ালার পক্ষ থেকে এটা মদত অতএব তারা কি করল ফাউল কিয়া সাহারাতু সূর্যাদান কাল আমান্না বি রব্বি হারুন ওয়া মূসা সমস্ত জাদুঘররা শেষদাই পড়ে গেল বলল যে মুসা এবং হারুনের রবের প্রতি আমরা ইমান আনলাম আল্লাহ হিতের বিহিত হয়ে গেল ঠিক না মুসা ফেরাউন চাইছিল এখান থেকেই শেষ করে দেওয়া আল্লাহ রব্বর এখান থেকে কি করলো তার আরো উঠিয়ে দিলেন আল্লাহ যাকে উঠাবেন তাকে কেউ নামাতে পারবে না যাকে নামাবেন কেউ তাকে উঠাতে পারবে না হক আর বাতিলের লড়াই হক কি হবে জিতবে অকুল জাল হাক জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা সত্য আসবে বাতিল চিরতরে বিদায় নেবে এবার তো জাদুঘররা সেজদায় পড়ে গেল এদের আমার নামে রব্বে হারুন ও মূসা বলার সঙ্গে সঙ্গে তাদের অন্তর একেবারে ভিতরে ইমান স্পর্শ করে এবার তো তারা হক এবং আলো একিন ইমান তাদের অন্তরে ভরপুর হয়ে গেল শেষদাই পড়ে গেল ফেরাউন তো প্রচন্ড রাগান্বিত হয়ে বলল আর এ তো দেখতেছি একটা বুঝি মুসার সঙ্গে এদের চুক্তি হয়েছে গোপনে এরা তো আমার এই আমাকে ধ্বংস করার জন্য এর আপোষের মধ্যে একটা চুক্তি হয়েছে ফেরাউন বলল আহ আমান্তুম বিহি কাবলান আজান আলাকুম আমার অনুমতি ছাড়াই তোমরা ইমান এনে ফেললে এবার বুঝো ফাসাউফাতা ইন্না হাদা লামাকরুম মাকারতুমু ফিল মাদিনা লিতুখরিজু মিন আহলিহা তোমরা এটা তোমরা কি করেছো ষড়যন্ত্র এঁটেছ মশার সঙ্গে এখানের মানুষজনকে এই শহর থেকে বের করার জন্য বুঝেছি ফাসাউফাতা আলামুন এবার জেনে নাও তোমাদের কি করি এবার ফেরাউন ঘোষণা করে দিল এই শুনে অর্ডার দিল এদেরকে ধরো ইমান যদি না ছাড়ে তাহলে ডান হাতটা আগে কেটে দাও না ছাড়ে বাম হাত কেটে দাও না ছাড়ে ডান পা কেটে দাও না ইমান ছাড়ে বাম পা কেটে দাও না ছাড়ে শুলিতে ঝুলাও তাই শুরু হয়ে গেল এই ইমানদার লোকগুলির প্রতি জুলুম শুরু করলো ফেরাউন তাদের ডান হাত বাম হাত বা ডান হাত বাম পা এরপরে ডান পা বাম হাত এইভাবে কেটে তাদেরকে সুলি কাস্তে ঝুলিয়ে দিল তারা উত্তর দিল কি কল ইন্না ইলা রব্বিনা কালিবন ফেরাউন তোমার এই দুনিয়ার খনিস্থায় তুমি আমাদের ধ্বংস করতে পারো আখেরাত কিন্তু তুমি আমাদের ধ্বংস করতে পারবে না দুনিয়া ধ্বংস করো কিন্তু আখেরাত তুমি ধ্বংস করতে পারবে না কারণ আখেরাতের মালিক আল্লাহ এবার কি করল ফেরাউন তাদের প্রতি জুলুম অত্যাচার করে এই জাদুঘরদেরকে ইমান থেকে বিরত রাখার জন্য তাদেরকে একে একে হত্যা করে ফাঁসি কাস্তে ঝুলিয়ে তাদেরকে অন্যায় করে তাদের হত্যা করলো কারণ এদের দেখে আরো লোকজন ইমান আনবে ঠিক কিনা এইভাবে তার স্ত্রী আসিয়ার প্রতিও জুলুম অত্যাচার শুরু করলো যারাই ইমান এনেছিল এমনকি আসিয়ার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে চার হাত পায়ে ব্রেক মেরে দিয়ে চতুর্দিক থেকে সৈন্যবাহিনী লাগিয়ে দিয়ে তাকে বেতলাঘাত করতে করতে শেষ পর্যন্ত সুরাত হারিমের ঘটনা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আসিয়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তোমার কাছে যেই জান্নাতের আশায় আমি ফেরাউনের এই রাজদরবার ছাড়লাম রাজা ছাড়লাম সোনাদানা টাকা পয়সা ধন দৌলত শুধু তোমাকে পাওয়ার জন্য তোমার জান্নাতের জন্য অতএব তোমার কাছে আমাকে একটা ঘর বানিয়ে দাও রব্বিবনিল আইন দেখা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার কাছে আমার জান্নাতের ঘরটা বানাও ওনাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ফিরাউন এবং তার দোসরদের থেকে আমাকে নাজাদ দাও ওনাজ্জিনি মিনাল কওমি যালিমিন এই জালিমদের থেকে আমাকে নাজাদ দাও তফসির গ্রন্থে এসেছে আল্লাহ রবের ফেরেশতাকে বললেন যাও আসিয়ার জান্নাতের বালাখানাটা তার সামনে ধরনী আসিয়া তার জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিলেন রাজন এইভাবে কি বলে ফেরাউনের মেয়ের যে মানে চুলটুল পরিপাটি করত বিউটি পার্লারের কাজ করত সে একদিন বলেই ফেলল বিসমিল্লা চিরুনিটা পড়ে গেছে তো বিসমিল্লা তোর মেয়ে বলে বিসমিল্লা মানে কে কই কেন যে ফেরাউনের রব তোমার রব আমার রব মুসার রব হারনের রব সেই আল্লাহ সেই সেই আল্লাহ বিসমিল্লা হ্যাঁ তুমি দেখি আমার বাবাকে বাদ দিয়ে আরো কাউকে কোন কোন বর্ণনা পাওয়া যায় ফেরাউনের ছেলে ছিল না মেয়ে ছিল শেষ পর্যন্ত তাকে হাজির করা হলো বলে হ্যাঁ সবার রব যিনি তো তাহলে তুমি আমাকে রব মানো না বলে না বললো যে কি করো আগুন জ্বালাও বড় পাতিলের মধ্যে তেল দিয়ে দাও এবং ওর ছেলে মেয়েদেরকে হাজির করো ফুটন্ত তেলের মধ্যে একটা করে বাচ্চা ধরে আগুনে ওই তেলের মধ্যে ফেলে দেয় মার সামনে মা ইমান ছাড়ো আর হয় এভাবে একে একে বাচ্চাদেরকে যখন সর্বশেষ যেটা কোলের বাচ্চা নিয়ে যখন ওই আগুনের ওই তেলের মধ্যে ফেলে দিল কোনো কোনো বর্ণায় পাওয়া যায় ওই বাচ্চা ওর মা ভাবতেছে এবার কি করা যায় এবার তো আমার পালা সব তো বাচ্চা তো শেষ বাচ্চা বলছে মা এটা আগুন না এটা ফুলের বাগান তুমি ভয় করো না এবার তার জালেমরা ধরে মাকেও ওই আগুনের মধ্যে কি বলে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিল এভাবে ফেরাউন যারা ইমান আনলো ইমানদারদের প্রতি এইভাবে জুলুম অত্যাচার শুরু করে একে একে তারা মানে তাদেরকে হত্যা এবং বিভিন্নভাবে তাদের তাই তারা এবার দোয়া করতে লাগল রব্বানা আফ্রিকা সব সব্রমত অফেরা মুসলিমিন আল্লাহ আমাদেরকে সবুর দাও এবং মুসলমান হয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নাও এইভাবে ফেরাউন জুলুম করতে শুরু করলো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে এরপরে আরো যে ফেরাউন কিভাবে জুলুম করেছে কোন ইসরায়েলদের প্রতি আহ, আলোচনা করবো আজকের মতো আমরা এখানে শেষ করি আকুল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 থেকে সাগরের গর্ভে সাগরের গর্ভ থেকে এবার রাজপ্রাসাদে এখান থেকে আবার মরুর পথে আবার ছাগলের রাখাল ফিরার পথে আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করলেন নব্বাত রিসালাত এর চাইতে বড় কোন নিয়ামাত কোন মানুষের জন্য মানব কুলের জন্য আর বড় কোনো নিয়ামাত হতে পারে না এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনুল করিমে নবুয়াত ও রেসালাত মানব জাতির জন্য বড় একটি নিয়ামত لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানব জাতির জন্য যখন নবী রসুল পাঠান এর চাইতে বড় এহসান এর চাইতে বড় নেয়ামাত আর কিছু হতে পারে না ফেরাউন সেই যুগের সবচাইতে বড় তাগুদ সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় অহংকারী আল্লাহ রব্বুল আলমিন তাকে হেদায়ত দেওয়ার জন্যে আর বন ইসরায়েলদেরকে মিশরের ভূমি থেকে বের করে নিয়ে আসার জন্য মুসা কালিমুল্লাহ আলি সালাতামকে আল্লাহ রব্রাহ নবাদ ও রেসালাত দান করলেন সাথে তার বড় ভাই হারুন আলি সালাতামকেও তার সাহায্যকারী বানিয়ে দিলেন ওজির বানাই দিলেন মন্ত্রী বানাই দিলেন দুইজনে গিয়ে ফেরাউনকে দাওয়াত দিলেন এবং এখানে সবচেয়ে যে আমাদের জন্য শিক্ষণীয় আল্লাহ রবাহ আলীন মুসা এবং হারুনকে বললেন যে দুইজনে খুব নরম করে সুন্দর করে বুঝাবে ফেরাউনকে ফেরাউনকে বোঝাবের চেষ্টা করলেন মুসা আলাইসালাম বোঝাবের চেষ্টা করলেন রব তুমি নয় বরং রব যিনি আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র এই পৃথিবীর সবকিছু তোমাকে আমাকে সবকিছুকে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুর মালিক যিনি তিনি হচ্ছেন মহান রব্বুল্লাহ আলমিন কিন্তু সে কোনোভাবেই কারণ তার গদির মোহ তার রাজত্বের মোহ তার দৌরাত্ম এবং জুলুম ও অন্যায়ের মোহ এই সব কিছুকে সবকিছু তার সত্য থেকে তাকে বাধা প্রদান করল মৌসা আলাইসালাম তার নবুয়াত রেসালাত সত্য প্রমাণ করার জন্য সত্যায়নের জন্য মজেজা দেখালেন ও মজেজাকে ভাবল এটা জাদু মজিদাকে ভাবলো এটা জাদু কারণ যার মনে যা লাভ দিয়ে ওঠে তা একটা কথা আছে ও মনে করে জাদু জাদুঘরদের নিয়ে সে বিভিন্নভাবে মানুষের উপর অন্যায় করে এটাও বুঝি এক প্রকার জাদু তাই জাদুর প্রতিযোগিতা আয়োজন করল এবং সেখানে জাদুঘররা পরাজিত হয়ে সর্বপ্রথম তারাই সেজদা পড়ে গেল তারাই فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى এরা মুসা এবং হারুনের রবের প্রতি ইমান আনল ফেরাউন সর্বপ্রকার তাদের প্রতি জুলুম অত্যাচার অন্যায় বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিলেও তারা ইমান থেকে কিন্তু এক বিন্দু সরে আসলো না তাদের ডান হাত কেটে দিল ফিরে আসো না বাম পা কেটে দিল ফিরে আসো না ডান পা কেটে দিল না এবার বাম হাত কেটে দিল একটা মানুষের দুই হাত নেই দুই পা নেই এরপরও তাকে বলা হচ্ছে ইমান ছাড়ো মুসার রব ছেড়ে দিয়ে আরনের রব ছেড়ে দিয়ে আমি ফেরাউনকে রব মানো তারা বললেন যে না অনেক অন্যায় করিয়েছেন আমাদের দ্বারা বা করিয়েছো আমাদের এই দুনিয়া শুধু শেষ করতে পারো কিন্তু আখেরাত তুমি শেষ করতে পারবে না যাই হোক ফেরাউন এবং তারা দোয়া করেন রব্বানা আফরিগা আফরিক আলাইনা সব্বরাউফানা মুসলিমিন আমাদেরকে ধৈর্যশীল বানাও ধৈর্য ধারণ করার শক্তি দাও এবং মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় আমাদেরকে করো আল্লাহ আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ হলে মুসা আলাইসালামের কেসা থেকে আমাদের শিক্ষণীয় কি আমরা আলোচনা করব হয়তো একটা পার্ট হবে সেটাতে এবার ফেরাউন তার স্ত্রীর প্রতিও জুরুম অত্যাচার করে তাকেও হত্যা করল তার মেয়ের বিউটি পার্লারে কাজ করত তাকেও হত্যা করল ফেরাউন যেখানে ইমানের কথা শুনে সেখানে সে কারণ ফেরাউন আর আমাদের এই উম্মতের ফেরাউনকে আবু জাহাল এদের কাজই একই ইমানের সঙ্গে হক ও বাতিলের লড়াই প্রতিটি যুগে হয়েছে হবে থাকবে এবং ক্ষণিকের জন্য হক নির্যাতিত মাজলুম নিপীড়িত বঞ্চিত হলেও একদিন কিন্তু হক প্রতিষ্ঠিত হবে এটা মহানব্বুল আলমিনের ওয়াদা এবার ফেরাউনের যারা মন্ত্রী পরিষদ পরামর্শদাতা ছিল তারা ফেরাউনকে এবার উত্তেজিত করা শুরু করল মৌসা এবং মুসা আলাইসালাম এবং তার সঙ্গে যারা ইমান এনেছে আপনি যদি এইভাবে ছেড়ে দেন তাদেরকে তারা এই মিশরের সবকিছুকে লন্ড লণ্ডভণ্ড করে দিবে এরা বিপর্যয় সৃষ্টি করছে ইমানদাররা বিপর্যয় সৃষ্টি করে আর যারা বেঈমান হক যারা এরা বিপর্যয় সৃষ্টি করে আর যারা বাতিল এরা করে কি শান্তি প্রতিষ্ঠা করে এবং ফেরাউনের সে কথাটা আসতেছে ফেরাউন শেষ পর্যন্ত বলল যে তাহলে এক কাজ করা যাক বনিশ্রের যত পুরুষ মানুষ ছেলে সন্তান জন্মগ্রহণ করবে এদেরকে হত্যা করো কয়লাসা নুকাত্তিল আবেনা আহম অনাস্তা আহম এদের শিশু সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে হত্যা করব এবং এই সন্তানদেরকে আমি জীবিত রাখব এবং আমি এটা করার ব্যাপারে আমি শক্তিশালী সে ঘোষণা দিয়ে দিল তার জালিম বাহিনী তাই শুরু করল এদিকে মুসা ইসলাতামের জাতি এরা নির্যাতিত নিষ্পেষিত মাজলুম এদের মনোবল এদের ইমানি বল এদের শিক্ষা দীক্ষা সব কিছুকে ফেরাউন ধুলিসাত করে দিয়েছে একটা জাতি যখন একটা জাতি যখন অধপতন অতল তলে চলে যায় একে উদ্ধার করা একে নতুন করে আবার একে শক্তিশালী করা মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে রাজনৈতিক দিক থেকে বড় কঠিন কবি ইকবাল এজন্য খুব সুন্দর করেই বলেছেন যে পানিতে আগুন জ্বালানো কঠিন পানি থেকে আগুন জ্বালা যাবে কঠিন নদীর স্রোত বন্ধ করা কঠিন এটা কঠিন না এ তো কঠিন নয় যত কঠিন কোন পতিত জাতকে সমাজকে শুধরানো ওঠানো জাগানো বনি ইসরায়েলের কম এরা গোলামি করতে করতে মানুষের এবং নির্যাতিত নিষ্পেষিত হতে হতে এদের চোখের সামনে এদের সন্তানদেরকে হত্যা করা হয় সবচেয়ে জঘন্য এবং ভারী কাজগুলি এদের দ্বারা করা হয় যত্র তত্র এদেরকে মাজলুম ও মাহরুম করা হয় যেভাবে ইচ্ছা সেভাবে কিপ্তিদের ফেরাউনের ছোট ছোট বাচ্চারা বড় বড় শক্তিশালী বন ইসরায়েলের লোকজনকে তাৎসল্য ঠাট্টা বিদ্রুপ করে এদের কোনো প্রকার কিছু বলার অধিকার ছিল না এইভাবে জাতিটা এদের সব দিক থেকে অর্থনৈতিক সামাজিক মানসিক শিক্ষা দীক্ষা রাজনীতি সামাজিক সব দিক থেকে রাকিবের এত নিম্নমানের যা বলার না মোসা আলাইসালাম তাদেরকে এবার অসিয়াত করতে লাগলেন অজনসিয়াত শোনাতে লাগলেন দিনের পথে আসার জন্য আল্লাহর ইবাদত করার জন্য শিক্ষা দীক্ষার জন্য মনোবলের জন্য একটা জাতিকে উঠানোর জন্য যা যা প্রয়োজন সবকিছুই তিনি আল্লাহর পক্ষ থেকে কাজ শুরু করলেন এদের প্রতি জুলুম অত্যাচার অবিচার আরো বেড়ে গেল বনিসাইলদের উপরে এরা এসে নবী মুসার কাছে এসে অভিযোগ করে হ্যাঁ এ কেমন হল কালু দিন আমি কাবলি أن تأتينا أن تأتينا ومن بعد ما جئتنا আরে আপনি আসার আগেও এরকম আমরা মাজলুম ছিলাম আপনি আসেই কি ফায়দা হলো আপনি নবুয়াত রেসালাত দিয়ে আমার হতো কি আমাদের আরো জুলুম বেড়ে গেল আপনাকে দিয়ে তো আমাদের কোনো কাজ হলো না বরং আগেও মাজলুম ছিলাম মাহরুম এখন আরো বেশি শুরু হয়ে গেল মুসা ইসরাতাম তাদেরকে বললেন قال موسى لقومه لقومه استعينوا بالله তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কারণ সাহায্য কার কাছে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাম বলেন ইজাস্তান তাফাস্তাইন বিল্লাহ সাহায্য চাইতে হলে কার কাছে চাইবে না বলবে ইয়া আলী ইয়া আব্দুল কাদের জেলানি বলবে ইয়া আল্লাহ আল্লাহকে ডাকবে চাও যদি কার চাইবে আল্লাহ আল্লাহর মুসা কালিমুল্লাহ আলি ইসলাতাম বললেন ইস্তাইন উবিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাও তোমরা এই ফেরাউন জালিমের জুলুম থেকে বাঁচার জন্য সাহায্য চাও কার আল্লাহর কারণ আল্লাহ যাকে সাহায্য করবেন তারই জয় হবে অসবিরু এবং তোমরা সবুর করো ধৈর্য ধারণ করো ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান মিন ইবাদিহি এই জমিনে আল্লাহ যাকে চাইবেন তাকে কি এই জমিনের পাওয়ার দিবেন শক্তি দিবেন অনেক সময় বাতিলকে আল্লাহ শক্তি দেন অনেক সময় হককে দেন হক ও বাতালের লড়াই প্রতি যুগে প্রতি সময়ে এসেছে আল্লাহ রব্বুল আলমিন যাকে চাইবেন শক্তি দিবেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন কত বড় বড় জাতিকে কত বড় বড় জালেম বাদশা দিয়ে নিষ্পেষিত করেছেন একে অপরের একজনকে দিয়ে আরেকজনের কি আল্লাহ রব্বুল আলমিন জুলুমকে বাধা দিয়েছেন ওলাকেবাতলিল মোত্তাকির মনে রাখো তোমরা যে শেষটা কিন্তু কাদের জন্য যারা মোত্তাকি তাদের জন্য যারা পরেজগার যারা আল্লাহ ভিরু যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে তাদের জন্য সর্ব শেষ পরিণাম তাদের বিজয় হবে ক্ষণিকের জন্য পরাজয় দেখলেও জুলুম অত্যাচার নিষ্পেষিত নির্যাতিত হলেও বঞ্চিত মাহরুম হলেও মনে রাখো যে তোমরা সত্যিকারে মোত্তাকি হতে পারো তোমাদের জন্য কে শেষটা হবে কিন্তু মুসা আলাইসালামের কওম এদের এদের মনোবল ফিরে আসে না কারণ এরা গোলামি করতে করতে মানুষের এবং মানুষ যখন মানুষের গোলামি করে এর চাইতে নিরহ এর চাইতে নির্লজ্জ এর চাইতে মানে মানসিক দিক থেকে দুর্বল আর কেউ হতে পারে না আর যে আল্লাহর ইবাদত করে তার কিচ্ছুই না থাক এর চাইতে বড় মনোবল এর চাইতে শক্তিশালী আর পৃথিবীতে কেউ হতে পারে না মুসা আসালাম বললেন তোমাদের পরীক্ষা চলছে পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে হবে এই জন্য তোমাদের প্রয়োজন সবর এবং তাকুয়া قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر, فينظر كيف تعملون আল্লাহ রব্বুল আলমিন তোমাদের প্রতিপালক তোমাদের দুশ্মনকে হালাক করে দিবেন ধ্বংস করে দিবেন এবং তোমাদের এই জমিনে তোমাদের খেলাফাত দান করবেন এবং দেখবেন তোমরা কি করতেছ আল্লাহ রব্বুল এইভাবেই তার নিয়ম কাউকে উঠান কাউকে দাবান এটা আল্লাহ রব্বুলের নিয়ম যাই হোক হক ও বাতেলের যুদ্ধ হক ও বাতেলের লড়াই এইভাবেই চলতে শুরু করল ফেরাউন তার মন্ত্রী পরিষদকে বলল যে মূসা যে রবের কথা বলতেছে এই রব যদি মানুষ মেনে নাই তাহলে তো আমার দেশে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে অতএব এই মুসার আল্লাহকে হত্যা করতে হবে কত বড় অহংকারী অকাল ফির আউনি আক্তুল মুসা ও না বললো যে কি প্রথম আল্লাহটা পরে বললো এবার কি বললো যে আমাকে ছেড়ে দাও মুসাকে আমি হত্যা করি ওলিয়াদ ও রাব্বা ইন্নি أيبدل دينكم أو أن يظهر في الأرض الفساد বললো এই মুসাকে বেঁচে রাখা যাবে না এরে হত্যা করতে হবে আমি এরে হত্যা করব দেখি ওর রাব কেমনি ও বাঁচাই আল্লাহকে ও ডাকুক ওর রাবকে আমাকে রাব মানে না আমি ওর হত্যা করব ওর রাবকে ও ডাকুক দেখি কেমনি ওরে বাঁচাই আমার ভয় হয় তোমাদের এই সুন্দর দিন নিয়ম নীতিমালা এটা সব পরিবর্তন করে দিবে মুসা এবং এই জমিনের মধ্যে সে কি করবে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করবে ফেরাউনের এই ধরনের হুমকি ধুমকি শুনে মৌসা আলিসালাম তিনি তো আল্লাহর কাছেই পানা এবং আশ্রয় নিলেন অকাল মৌসা ইন্নি ঔস্তুবে রব্বি ও রব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিল্লা ইউমিনু হিসাব যে পরকালকে বিশ্বাস করে না হিসাবের দিনকে এমন কাফের বেঈমানের অহংকারী থেকে আমি আল্লাহর কাছে পানা চাই আশ্রয় প্রার্থনা করি তাহলে ফেরাউন তার নিজের শক্তি বলে মুসারে মারবে আলাই আর মুসা ইসলাতাম বাঁচবে কার শক্তিতে আল্লাহ রব্বুল আলম যারে বাঁচায় আল্লাহ তারে মারে কেউ মারতে পারবে একইবারে যখন শিশু তখন যাকে মারতে পারে নাই এখন সেই মুসা ইসলাতাম তাকে তো আল্লাহ রব্বুল আলমিন নবুয়াত রেসালাদ দিয়েছেন মৌজেজা দিয়েছেন লাঠি ছাড়লেই তো সব খেয়ে শেষ ঠিক না মুসা ইসলাতামকে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন যখন বলছিলেন আল্লাহ আমার ভয় হয় ফেরাউন যে বড় জালেম আল্লাহ রব্বুল বলে দিয়েছেন মুসা এবং হারুন তোমাদের স্পর্শ করতে পারবে না ফেরাউন আমি তোমাদের সাথে আছি আমি দেখতেছি কাজে যেই মহান রব্বুল আলমিনের সঙ্গে যার সম্পর্ক একজনের সম্পর্ক আল্লাহর সঙ্গে আর একজনের সম্পর্ক নিজের নিজের এবং শয়তানের সঙ্গে একজন তৌহিদের উপরে একজন শির্কের উপরে একজন বাতিলের উপরে একজন হকের উপরে হক ও বাতিলের লড়াই হলে ক্ষণিকের জন্যে পরীক্ষা তো হবেই বিনা পরীক্ষা করে তো আল্লাহ রব্বুল আলমিন বিজয়ী ডাঙ্কা বিজয়ের পতাকা উড়া দিয়ে উড়িয়ে দিবেন না তাই মুসা ইসলাতাম এবার আল্লাহ রব্বুল আলমীর সাহায্য এবং তারই আশ্রয় প্রার্থনা করলেন ফেরাউন এবার সিদ্ধান্ত নিয়ে ফেলল মুসাকে হত্যা করতে হবে এই খবরটা ফেরাউনের একজন উদ্ধতন কর্মকর্তা তিনি ইমান এনেছেন কিন্তু ইমান প্রকাশ করে না গোপন রাখেন আল্লাহ বলছেন একথুম ইমানা ইমান গোপন করে এখন সংসদে আলোচনা হচ্ছে মোশাকে হত্যা করতে হবে এ বেচারা ইমানদার ফেরাউন মুসা ইসলাতামকে হত্যা করে দিবেন এ হত্যা করবে তো এখন তো সবার পরামর্শ কথা শুনছি ফেরাও এবার এই ইমানদার লোকটি বললেন আচ্ছা মুসার দুইটা অবস্থার তৃতীয়টা তার হতে পারে না যদি মুসা মৃত্যুক হয় তো তার মিথ্যার জন্য সে নিজেই ধ্বংস হয়ে যাবে কারণ মিথ্যার পরিণাম কি আর যদি সত্য হয় আর সে যে আজাবের কথা আমাদেরকে শোনাচ্ছে তখন সে আজাব থেকে আমাদের কে বাঁচাবে উপস্থিত যারা সংসদ সদস্য সবাই বলল ঠিকই তো মৃত্যু যদি হয় তোর মৃত্যুর জন্য ও হালাক হয়ে যাবে আর সত্যই যদি হয় আর যে আজাবের কথা উনি উনি বা সে বলছে তারা তার বিশ্বাস করে না তাহলে আজাব চলে আসলে আমাদেরকে বাঁচাবে কে ফেরাউন কি বাঁচাবে সবাই কথাটা মেনে নিল ঠিকই তো ঠিকই তো কথা বলছে মৃত্যু হলে সে ধ্বংস হবে তার মৃত্যুর জন্য আর এই সত্য হয় তো আমাদের তো বিপদ চলে আসলে বাঁচাবে কে আমাদের কারণ সবার তো মরণের ভয় আছে ফেরাউন বলল না সবার মতামত নেওয়ার পরে ফেরাউন এবং তাগুত যত এই পৃথিবীর যত বড় তাগুত যত বড় শৈতান যত বড় মুশরেক কাফের এবং বাতেলের যারা পতাকাবাহী قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد না না না তোমাদের কাউরি কোনো মত না হবে না আমার যা মত এটাই ঠিক ওমা আহদিক মিল্লা সাবিল রাসা এবং আমি তোমাদেরকে সঠিক পথই দেখাবো এখনো পৃথিবীর যত জালেম শয়তান এই ধরনের জনগণকে কি করে ধোকা ধোকা দেয় দেয় না দেয় না সে তাদের বন্ধু তাদের কল্যাণ চাই মঙ্গল চাই অমুক চাই অমুক করে তমুক করে তাদেরকে হেদায় দিতে চাই সেই তাদের একমাত্র অমুক তমুক এই ধরনের অদা সারা পৃথিবীর যত তাগুত আছে সর্বযুগে দিয়েছে এখনও দিচ্ছে এবং যত বড় বড় তাগুত আছে পরামর্শ করবে ঠিকই কিন্তু নিজের সিদ্ধান্তের উপরেই অটল থাকবে এবার সবাই নিস্তব্ধ কেউ কিছু বলছে না এবার ওই ইমানদার গোপনে যে ইমান এনেছেন বলছেন আচ্ছা ঠিক আছে যদি এমনটা হয় তিনি বললেন আমরা অতীতে ইতিহাস একটু উল্টাই দেখি অতীতে কৌমে নোহ কৌমে আদ কৌমে সামুদের কথা আমরা জানি ইতিহাস সবাই জানি এটা যে নুহ আলিসালামের কমকে কিভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন কিভাবে কৌমে আদকে বিকট আওয়াজ দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন কিভাবে সামুদ কাউমকে আল্লাহ রব্বুল্লা আলমিন জমিন ধসিয়ে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তো বললেন যদি এমনটা আমাদেরও হয় তখন কি হবে এবং এটা তো খুব নিকটের কথা এগুলি এই সমস্ত ইতিহাস এবং ইউসুফ আলাইসালাম যখন এই মেশরে এসেছিলেন দাওয়াত দিতে যখন মানুষ দাওয়াত শোনে নাই তহিদের পতাকার তলে আসে নাই তখন তো তাদের হালাকে একেবারে উপক্রম হওয়ার সময় এরা যখন ইমানে এসে তখন তারা ওদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন এই মিশরেরই ঘটনা বাইরের কোথাকার না কিন্তু যার চক্ষু যার দৃষ্টি কি বলে অন্তর দৃষ্টি অন্ধ হয়ে গেছে যার বিবেক বুদ্ধি হারিয়ে গেছে যে জুলুম করতে জুলুমের নেশায় মত্ত হয়েছে যে রক্তের রক্তের বন্যায় হোলি খেলে যে গরিব মিসকিনকে নির্যাতন ও নিষ্পেষণ করে তার কাছে এই ধরনের ইতিহাসের কোন মূল্য নেই মজেজার কোন মূল্য নেই বাস্তবতার কোনো মূল্য নেই যুক্তির কোনো মূল্য নেই পরামর্শর ধার ধারে না তাই ফেরাউন সবকিছুর উপরে বলল যে না এই সব কিছু মানা টানা যাবে না এইসব কিছু মানা টানা যাবে না এই ধরনের কথা এগুলিতে ধ্বংস হয়ে যাবে আমার দেশে তোমরা ধ্বংস হয়ে যাবা বিপর্যয় সৃষ্টি হবে মিশরে আসলে তার ভয় হলো কি তার গদি তার শক্তি তার সিংহাসন তাই ফেরাউন সবকিছুর পরে ওই ইমানদার লোকটা দেখলো যে না কোন ফায়দা হচ্ছে না ফেরাউনের কাছে ফেরাউন সবকিছুকে তাচ্ছিল্য মনে করে উপহাস করে উড়িয়ে দিল তখন তিনি শেষ পর্যন্ত তার যে ওসিয়ত বাণী তাদেরকে শুনালেন وقال الذي آمن يا قوم اتبعون يهديكم سبيل الرشاد হে আমার জাতি তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো يا قوم انما هذه الحياه الدنيا متاع يا আমার জাতি ফেরাউন কে তো পারলো না তার জাতির কাছে ফিরে গিয়ে তাদেরকে গোপনে গোপনে দাওয়াত শুরু করলেন হে আমার জাতি শোনো এই দুনিয়ার ক্ষণিকে খেলতামাশার কিছু ভোগ বিলাস ওয়াইনাল আখেরাত দারুল করার আখেরাত কিন্তু স্থায়ী আমাদের বাসস্থান মান আমিলা সাইয়াতান ফালা ইউজজা ইল্লা মিসলিহা ইল্লা মিসলাহা যে পাপ করবে যতটুক করবে ততটুকু তাকে প্রতিদান দেওয়া হবে ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فاولئك يدخلون الجنه يرزقون فيها بغير حساب আর নারী হোক পুরুষ হোক ইমানদার যারা সৎ আমল করবে নেক আমল করবে তারা এই জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে বেহিসাবে তাদের রিজিক দেওয়া হবে ওয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার হে আমার জাতি আমি তোমাদেরকে ডাকতেছি নাজাতের দিকে আর তোমরা আমাকে ডাকতেছ জাহান নামের দিকে তাদের ও নারী ফোরাবিল্লা তোমরা আমাকে ডাকতেছ আল্লাহর সঙ্গে কুফুরি করার জন্য বা ও শরিক এবং তার সঙ্গে শরিক করার জন্যে মা আলাইস আলী বিহে যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই ওয়ান আদু কুমের আজিজ ইল গফার আর আমি তোমাদেরকে ডাকতেছি মহাশক্তিমান মহাশক্তিশালী ক্ষমাশীল মহান রব্বুল আলমিনের দিকে তোমরা যার দিকে আমাকে ডাকতেছ দুনিয়া আখেরাতে এর কিচ্ছুই নেই ওয়ান ইলাল্লাহ আমাদের কি করতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওয়ান্নাল্লাহ ওয়ান্নাল মুশরিফিন হুম আসহাবুন্নার আর যারা সীমালঙ্ঘনকারী তারা কিন্তু জাহান্নামী মনে রাখো ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ একদিন স্মরণ হবে তোমাদের একদিন তোমাদের স্মরণ হবে যা বলতেছি তোমাদেরকে ওফাউযু আমরি ইলাল্লাহ আমি আমাকে আমার সবকিছু আল্লাহর কাছে আমি সপ্রুত করে দিলাম ইন্নাল্লাহ বাসীরুম বিল এবার আল্লাহ তার বান্দাকে দেখেন যাই হোক এরপরে ফেরাউন ওই ইমানদার ব্যক্তিটি সম্পর্কে যখন জানতে পারল প্রকাশ প্রকাশ্যে কমে তার জাতির কাছে দাওয়াত শুরু করলেন এবং এটাই আজ কাউকে বললে দুনিয়া তার কাছে বড় মরবে যে কথাটা ভুলিয়ে যায় এই মুমিন ব্যক্তিটির যে নসিহত প্রতিটি মানুষের জন্য প্রতিটি জাতির জন্য প্রতিটি কমের জন্য মোসা এবার ওর আশেপাশের যারা লোকজন ছিল এদেরকে হত্যা করার জন্য সে সর্বধরনের কি করল পরিকল্পনা আটল فوقاه الله سيئات ما مكروا وحاك بآل فرعون سوء العذاب কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে বাঁচিয়ে দিলেন কারণ আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে না এবং ফেরাউনের জাতির প্রতি আল্লাহর কঠিন আজাব এসে গেল এদেরকে স্পর্শ করল এইভাবে মুসা আলিসালামের জাতির প্রতি বনিসের প্রতি ফেরাউন আরো কঠিনভাবে জুলুম শুরু করল এবার আল্লাহ রব্বুল্লা আলমিন ওদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মিশরবাসীকে যারা শিরিক করে কুফুর করে ফেরাউনের সঙ্গ দেয় আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে একটা একটা করে আজাব দেওয়া শুরু করলেন যাতে করে ফিরে আসে আল্লাহ রব্বুল্লা আলমিন সুরা সাজদাই বলছেন আমি বড় আজাব দিই না ছোট আজাব দিই যাতে করে এরা ফিরে আসে আজও আমাদের সমাজে দেখবেন বহু মানুষ বিভিন্নভাবে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সামাজিক শারীরিক মানসিক পারিবারিক সন্তান অসুখ বিসুখ বিভিন্নভাবে আল্লাহ রব্বুল আলমিন রোগ শোক বিপদ আপদ দেন কেন দেন ফিরে আসা এইটা আল্লাহ রব্বুল আলমিনের একটা নিয়ম যে মানুষ হয়তো ফিরে আসবে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউন মিশরে কি কঠিন দুর্ভিক্ষ গাছপালা শুকিয়ে গেল ফল নেই নীল নদ শুকিয়ে গেল পানি নেই জমিনে কোনো চাষাবাদ নেই আসমান শুকিয়ে গেল এবার এর দ্বারা তারা নসিহত বা শিক্ষা নিবে কি বলতে লাগলো এটা আসলে ওই মুসার জাদুরই কারসাজি এটাও একটা মুসার জাদু এটা ওই যে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ফেরাউনকে আল্লাহ বাদ দিয়ে খোদা বাদ দিয়ে আর একটা নতুন খোদা মেনেছে এই জন্যেই এদের আমাদের প্রতি এই সমস্ত জুলুম কি বলে এই আজাব দুর্ভিক্ষ এসেছে ফেরাউনকে আরো উত্তেজিত করা শুরু করল এরা এইসব উল্টো পাল্টো শুরু করেছে মক্কার যখন কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল তখন এদের বিরুদ্ধে এই ধরনেরই কথা কাফের মুশেকরা বলেছে এবার আল্লাহ রব্বুল আলমিন একটা একটা করে অনাবৃষ্টি ক্ষুধা এবার ওরা গিয়ে মুসা ইসরাতামের কাছে গিয়ে বলে আপনি দোয়া করেন এই আজাবটা উঠে গেলে আমরা ইমান আনবার বনিসকে আপনাকে দিয়ে দিব আপনি কোথায় যাবেন জাননি আল্লাহ রব্বুল আরামিন বৃষ্টি দিলেন ফসল আদি আবার হলো আবার তাদের কি ওই যেই সেই এবার আল্লাহ রব্বুল আলম ফসল আদি হয়েছে কাটবে খাবে ঠিক কিনা ধরে নেবে তুফান এত বৃষ্টি আগে তো ছিল অনাবৃষ্টি এবার বৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন পানি হল রাহমত আবার পানি কিন্তু জাহমত এই পানি হল মানুষের অপর পানির অপর নাম কি জীবন আবার পানির অপর নাম মরণ মরেছে কৌমিনু মরেছে কত জাতি এই পানি দিয়ে আমরা দেখেছি আমাদের দেশে কত বড় বড় বন্যা হয়ে কত মানুষ কত হ্যাঁ বস্তহারা এবং পথের ফতিক হয়ে গেছে ফকির হয়ে গেছে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন তুফান দিলেন আবার গিয়ে মুসার কাছে বলে আলাইসালাম তিনি দোয়া করেন যে হতে পারে ফিরে আসবে আবার যখন উঠে যায় আজাব আবার যেই সেই আল্লাহ পাঠালেন কি জারাত জারাত কি পঙ্গপাল আদি হয়েছে ভালো এবার কৃষক সবকিছু করতেছে কাটবে এই সময় পঙ্গপাল এসে বড় বড় ওই যে ফরিং জাতীয় সব খেয়ে সবার এই মুসা আমাদের জন্য দোয়া করো ঠিক আছে দোয়া করেন আবার যখন আদাব উঠে যায় আবার যেই সেই এরপর আল্লাহ রবিল পাঠালেন কি কুম্মাল কুম্মাল মানে এই যে কি বলে আমরা ওটাকে আরে বিষ্ণা টিসনা এসে যে ডিস্টার্ব করে পুরুষ ছাড় পোকা হ্যাঁ ছাড় পোকা ছাড় পোকা বা এই ঘনে ধরা পোকা যা কিছু সব কিছুর মধ্যে পোকা যা কিছু খাবে সব পোকা ধরেছে আল্লাহ একবার এরপরে আল্লাহ পাঠালেন কি দফা দে ব্যাং যা কিছু দেখে খালি ঘরে ব্যাং খানা পাতিল করলে ব্যাংক যা কিছুর মধ্যে যেখানে শুধু ব্যাং আর ব্যাংক খাবে কি এরপরে রক্ত যা কিছু খেতে চাই তাকে রক্ত আল্লাহ একটা জাতিকে সুধারণের জন্যে হেদায়তে নেওয়ার জন্যে আল্লাহর পথে নেওয়ার জন্যে জান্নাতের পথে নেওয়ার জন্যে এই ছোট ছোট আজাব একটার পরে একটা আসে মুসা ইসরাত কাছে ছুটে যায় তিনি আশাবাদী কারণ তার উদ্দেশ্য কি মানুষ হত্যা করা কোন রবি রসুর এই দুনিয়ায় এসেছিলেন হত্যা করার জন্যে তালোয়ার চালাবের জন্যে না যারা আমাদের নবীর বিরুদ্ধে তালোয়ারের কথা বলে এরা সত্য ইতিহাসকে ডেকে রেখে নিজেদের মিথ্যা মানুষের মানুষের কাছে চালিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় আমি তো এর আগে আপনাদের বলেছিলাম না যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যে রক্ত পিপাসু হতেন তাহলে তয়েফের দিন পাহাড়ের প্রেস্তা যখন এসে বলেছিলেন যে দুইটা আকশাবাইন পাহাড় দিয়ে এদেরকে পিছিয়ে দিই তো কি করতেন খালি হু বললি তো হতো কিছু না হু নাম তা তো বলেন নাই রাহমাতুল্লাহ আলমী সমস্ত নবী রসুল তারা মানুষের জন্য দয়া হয়ে মানুষকে হেদায়ত দেওয়ার জন্য নিজেদের জীবনে সব ধরনের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তিকে হারিয়েছে এবং অতিরিক্ত সব ধরনের বিপদ আপদ নিজেরা বরণ করে নিয়েছে কি জন্যে মানুষকে হেদায়ত দেওয়ার জন্যে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য মানুষের এবারত থেকে বের করে মানুষের বন্দেগি থেকে বের করে আল্লাহর বান্দা বানাবের জন্য কিন্তু যে জাতির অন্তরে মোহর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 যে হ্যাঁ, এই বিপদ দূর হলে আমরা ইমান আনবো বন ইসরায়েলকে দিয়ে দিব কারণ বন ইসরায়েলরা সব তাদের ঘরে ঘরে গোলাম দাস হয়ে কাজ করতেছে যখনই বিপদ চলে যায় তখনই তারা আবার ফিরে যায় ফেরাউন শেষ পর্যন্ত ফাস্তা খাফা কৌমাহু ফাতাউ তার জাতিকে তাদের বিবেক তাদের স্বাধীনতা তাদের ভবিষ্যৎ এবং তাদের মানয় কি বলে মানবতা সবকিছুকে তুচ্ছ মনে করে ফেরাউন নিজের জালেমি শাসন যেটা সে চাইবে সেটাই হতে হবে এই ফাঁসে তাই শুরু করল এবার সব কিছু যখন কঠিন অবস্থা আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুসা ইসলাতামের কাছে ওয়াহি করলেন এই বন ইসরায়েলদেরকে নিয়ে মেশর ত্যাগ কর মুসা ইসালাতাম চুপে চুপে গোপনে গোপনে এদের সঙ্গে একটা পরিকল্পনা নিলেন যে আমরা অমুক সময় রাত্রিবেলা এবং রাত্রিবেলা আমরা মিশর ত্যাগ করে আমরা চলে যাব কোথায় বাইতুল মাকদিস হিজরত করতে হবে হিজরত মানে কি ত্যাগ করা কাফের দেশ ছেড়ে ইসলামের দেশে চলে যাওয়া আল্লাহর ইবাদত করার জন্য অন্য উদ্দেশ্য না এবার মুসা ইসলাতাম এবং হারুন আলিসালাম তার জাতি বনিসাইলদেরকে নিয়ে অকাল মুসা রব্বানা ইন্নাকা এবার কি করলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুসা ইসলাতাম বদুয়া করলেন ফেরাউন এবং ফেরাউনের জাতির প্রতি কারণ কোনো আর উপায় নেই বললেন কাল ওকাল মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরাউনা ওয়া মালাহু জিনা ওয়া আমওয়ালান ফিল দুনিয়া এর আগে ফেরাউন বলেছিল মূষা সম্পর্কে আরে মূষা যে কথা বলতে পারে না ভালো আমার বাড়িতে লালিত পালিত হয়েছে যার একটা স্বর্ণের চুরিও নাই যার একটা বাড়ি নাই ঘর নাই দেখো না আমার বাড়িঘর রাজপ্রাসাদ দেখো না কত নহর নদ প্রবাহিত হচ্ছে দেখো না কত গাছপালা আমি সবকিছুর রব মালিক এ একটা ফকির মিসকিন এ কেমনি তোমাদের রাজত্ব বা তোমাদেরকে পরিচালনা করবে রাজা তো হবে সেই যার অর্থ টাকা পয়সা এটাও তা আছে এবার মুসাইসালাম ইসালাম বদয়া করলেন আল্লাহ তুমি ফেরাউনকে এবং তার জাতিকে এই পৃথিবীর সৌর্য বীর্য এই পৃথিবীর সৌন্দর্য দিয়েছ ধন সম্পদ দিয়েছ রব্বান আলী উদিল্লু আংসাবিলিক আর এর দ্বারা মানুষকে এরা পদভস্ত গুমরা করছে দেখেন না আজকাল এই পৃথিবীতে যাদের কাছে টাকা আছে দুই নম্বরই টাকা হারামি টাকা কালো টাকা এই কালো টাকা দিয়ে এই পৃথিবীতে কত অনাচার কত অবিচার কত দুরাচার আর কত অন্যায় অবিচার করতেছে তো ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ এরা কি এদের অর্থ টাকা পয়সা দিয়ে মানুষকে দিন থেকে বিরত রাখছে রব্বানাত মিস আলা মোয়ালিহিম বদ্ধ করলেন মুসা ইসলাতাম আল্লাহ এদের মালকে ধ্বংস করে দাও অস্তুদ আলা কলুবিহিম এদের অন্তরের মধ্যে কি ভয় দাও ফালা ইউমিন ও এদের অন্তরকে শক্ত করে দাও ফালা ইউমিন হাত্তা ইয়ারাউল আজাব আল আলিম এরা কঠিন আজাব না দেখলে ইমান আনবে না কালা খুদ কালা কাদ উজিবাদ দাওয়াতুকুমা ফাস্তাকি ফাস্তাকিমা ولا تتبعان سبيل الذين لا يعلمون আল্লাহ বললেন মুসা এবং হারুনকে তোমাদের দোয়া কবুল করা হলো মজবুত থাকো তোমাদের কাজের উপরে এবং অজ্ঞদের রাস্তা কখনই অনুসরণ করবে না যাই হোক এবার মুসা ইসলাতাম বনিসেলদের সঙ্গে নিয়ে এবার এই লোহিত সাগর যেখানে সুইসরা ক্যানেল এখান দিয়ে সিনা মরুভূমিতে পার হওয়ার জন্য সবাইকে নিয়ে তারা বের হয়ে গেলেন বন ইসরায়েলের মহিলারা ফেরাউনদে ফেরাউনের কীর্তি মহিলাদের কাছ থেকে তখন ওই যুগে স্বর্ণ ধারে দেওয়া হতো বা কি বলে ভাড়াতে তো বিভিন্ন এটা ওটাতে ফেরাউন কারণ এরা ওদের বাড়িতে কাজকাম করত এদেরই তো দাস দাসী ছিল তো ওদের বিভিন্ন সোনা দানা নিয়ে আসতো পড়তো রাখতো দিত এটা তো হঠাৎ করে পরিকল্পনা কেউ জানে না খুব গোপনে সংগোপনে গোপনে হচ্ছে এরা সোনা টোনা সবকিছু নিয়ে ওদের যা ছিল ফেরাউনদের কৃপ্তিদের এবারে নিয়ে তো তারা রওনা হলো রাত্রিতে ফেরাউন টের পেয়ে গেল ফেরাউন টের পেয়ে গিয়ে ঘোষণা দিল বিশাল সৈন্যবাহিনী তৈরি করো এদেরকে ছেড়ে দেওয়া যাবে না এদেরকে ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দিলে আমাদের এই কার্যক্রম কে করবে আমাদের এই সমস্ত নিম্নমানের কাজ শক্ত কাজ আমাদের গোলামি দাসত্ব করবে কে তখন তো এগুলি তোমাদেরই করতে হবে তারা পরামর্শ করে বিশাল এক বাহিনী তৈরি করে তৈরি ঘড়ি বলে ছোট পিছনে ধাওয়া করো মোসা হারুন এবং তারা জাতি বন ইসরায়েলের পিছনে এবার মুসা ইসরাতামের সঙ্গে বন ইসরায়েল এরা একেবারে বুঝদেল অন্তরে কোনো সাহস নেই এদের ইমানই কোনো বল নেই মুসা ইসরাতাম এদেরকে যতই শোনায় এরা ততই কোনো কিছু এদের হেদায়ত নিতে চাই না এদিকে সামনে হলো সাগর পিছনে হলো কি বিশাল দুশ্মন দেখতে পাচ্ছে ফেরাউন সদলবল নিয়ে নিকটে হচ্ছে আর এদিকে সাগর ওরা বলতে লাগলো চিল্লাচিল্লি করতে লাগলো মুসা এবার কি হবে সামনে সাগর পিছনে দুশ্মন আমাদের তো বুড়ো চুড়ো মানুষ নাই অস্ত্র শস্ত্র আর মহিলা আর বাচ্চা সব মেয়ে বাচ্চা লড়াই করার কোনো সুযোগ নেই মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নেই এবার বুঝেছি আপনি আমাদের সমরে শেষ করার এক অবস্থা ঘটিয়েছেন মুসাইসালাম সালাম বলেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন অসম্ভব আমার সঙ্গে আমার রব আছে আমাকে হেদায়ত দিবেন রাস্তা দেখাবেন কি করতে হবে তোমরা এত ব্যতিব্যস্ত হয়েও না ফাওহাইনা ইলা মুসা নাদুরিব্বে আসা কাল বাহার আল্লাহ রব্বুল আলমিন মুসা ইসলাম বললেন মুসা মজেজার লাঠিটা সাগরের মধ্যে বারোটা বাড়ি দিয়ে মুসা ইসলাম ফেরা কি বলে বনিস বারোটা গোত্র ছিল ওই যে একবার ইসলাতামের বারো সন্তানের বারোটা যখনই আঘাত করলেন বারোটা সুন্দর রাস্তা হয়ে গেল ধারা রাস্তার মতো পানি দুই দিকে দাঁড়িয়ে গেল মধ্যখান দিয়ে রাস্তা আল্লাহ ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন তৌদিল আদিম যাই হোক এইভাবে এবার বন ইসরায়েলরা রাস্তায় নেমে গেল সাগর পার হয়ে গেল ফেরাউন এসে পৌঁছে গেল ফেরাউন দেখতে পাচ্ছে সবাই পার হয়ে গেল এখন তো দুশ্মন আমাদের দাস দাসীরা ভেঙে যাচ্ছেন কি করা যায় ধরার ফেরাউন অর্ডার করলো নামাও রাস্তা তো আল্লাহ রব্বুল আলমিন মুসাকে বলে দিয়েছেন রাস্তা বন্ধ করো না কারণ আবার বাড়ি মারলে তো রাস্তা বন্ধ হবে ঠিক না সাগর আবার পানিতে ভরে যাবে রাস্তা থাকতে আল্লাহ রব্বুল আলমিন যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে না তাকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন এবার ফেরাউন এবং ফেরাউনের জাতিকে ধ্বংস করার এক যেই পদ দিয়ে বাঁচালেন কাকে মুসা হারুন বন ইসরায়েলকে ওই পদ দিয়ে আবার দেখেন অন্যকে মারছেন এবার ফেরাউন অর্ডার করল নামো সবাই নেমে গেছে ফেরাউন তোপুর থেকে লিডারি করতেছে না আল্লাহ রব্বায়ন ফেরাউনকে না মারবেন রাজকীয় ঘোড়ার উপরে চড়ে সে কমান্ড করতেছে আল্লাহ রব্বায়ন জিবির আমিনকে বলেন যাও একটা বেটি ঘোড়া নিয়ে তার সামনে দিয়ে ওই পথে নামো জিবিল আলিসালাম এসেছিলেন সাহায্য করার জন্য মুসা আলিসাল্লামকে যখনই তিনি বেটি ঘোড়া নিয়ে সামনে দিয়ে এখন তো একটা নেগেটিভ পজিটিভ টান আছে আকর্ষণ বিকর্ষণ আছে তার ঘোড়া তো আর থামতে পারে না এবার ও নামছে নিয়ে ওকে এবার ফেরাউন যখন সর্বশেষ ব্যক্তি ওইদিকে উঠবে ধরার জন্য পাকড়াও করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন কি করলেন পানিকে অর্ডার দিয়ে দিলেন ফরাক না বিকুল আলা এবার আল্লাহ রব্বুল কি করলেন ডুবিয়ে দিলেন ফেরাউনকে এবং ফেরাউনের সদল বল ডুবে এবার কি হয়ে গেল হালাক হয়ে গেল শেষ হয়ে গেল এবং ফেরাউন ডুবার আগে এবার ডুবার আগে বলতেছে ফেরাউন কি বলতেছে قال آمنت أنه لا إله إلا أنت قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل আমি ইমান আনলাম বানু ইসরায়েলরা যেই এক আল্লাহর প্রতি সত্য ইলার প্রতি ইমান এনেছে ও আনা মিনাল মুসলিমিন শুধু তাই না আমি আত্মসমর্পণকারীও হলাম আল্লাহ এবার বলছেন আল আনা অকাদ আসাইতা কাবুল ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন এখন এর আগে তুমি নাফারমানি করেছ এবং তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারী যাই হোক আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনকে ধ্বংস করে দিলেন এবং সদলবেলকে ধ্বংস করে দিলেন বনিসরাইলের সচক্ষে দেখল এরপরে কি হল আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের এই কোন কোন বর্ণে এমন বলা যায় যখন সে লাইলা বলতেছিল তখন আল্লাহ জিবিলকে বললেন যাও কিছু কাদা নিয়ে মুখের মধ্যে দিয়ে দাও কারণ মৃত্যুর সময় আল্লাহ কবুল করবেন যখন মৃত্যুর গড়গড়ে এসে যায় তখন আল্লাহ কি করেন না তবা কবুল করেন না হ্যাঁ, গড়গড়া মৃত্যুর শ্বাস আসা যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোবা কবুল করবেন শুরু হয়ে গেলে আর করবেন ফেরাউন এবার ইমান আনলো মুসলিম হয়ে গেল সবকিছু হয়ে গেল আল্লাহ বলেন আল আন অকাল আসাই তাকাবুলু অকুন তামিন আল মুসলিম এখন তোমার এই ইমান কবুল করা হবে না আর এইভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিভিন্ন জাতিকে সুরা আনকাবুতের চল্লিশ নম্বর আতারা বলছেন ফাকুল্লা আকাজ না বেদাম্বি প্রত্যেককেই আমি তার পাপের প্রাশ্চিত্য জন্য পাপের কারণে তাকে কি পাকড়াও করেছি পামিন হুম্মান আরসাল্লাহ আলাইহা আসিবা কিছু আছে যাদের কাছে আমি প্রবল বেগে কি হাওয়া চালিয়ে দিয়েছি ধ্বংস হয়ে গেছে হাওয়া তাদের শেষ করে দিয়েছে অমিন হুম্মান আখালাত হুসাইহা কাউকে কঠিন আওয়াজ দিয়ে ধ্বংস করেছি অমিন হুম্মান খাসাব নাবিল আর্দ আর কাউকে কি করেছি জমিন ধসিয়ে ধ্বংস করেছি অমিন হুম্মান না আর কাউকে ডুবিয়ে ফেরাউনকে ডুবিয়ে তার জাতিকে ডুবিয়ে নু আলিসাল্লামের সেই কাপের মুশেক জাতিকে প্লাবন ডুবিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ওমা খান আল্লাহ লিমাহুম আল্লাহ এদের প্রতি জুলুম করতে চান না ওলা কিং কান ফুসাহুম ইয়াজলিমুন বরং এরা নিজেরাই নিজের প্রতি কি করে জুলুম করেন সুরান কাবুদ চল্লিশ নম্বর আয় এইভাবে ফেরাউন তার সদল বলে এবার ধ্বংস হয়ে গেল এবার ফেরাউনের মিশরের বাকি যারা ছিল কি হলো কোরআনে যেটা এসে সুরা দোকানে যে তারা তাদের বাগ বাগিচা তাদের সম্পদ ঘর বাড়ি সব কিছুকে ছেড়ে এরপরে এদেরকে আল্লাহ হালাক করলেন ফামা বাকাত আলাইহিম উসামাউল আর আসমান জমিন কেউ তাদের জন্য কাদার আর কেউ নেই কেউ মরলে তো কেউ কাঁদে সমূলে সব শেষ কেউ মারা গেলে কাঁদবে না কেউ মায়া বা মহাব্বত বা দুঃখের জন্য এদিকেও আল্লাহ রাখলেন না আসমান জমিনে কেউ কাদার মতো তবে নিঃসন্দেহে তাদের মহিলা বা কেউ তো ছিল কিন্তু এরপরে কি হয়েছিল এটা আল্লাহ রবুল্লা কোরআনের কোনো বর্ণনা দেন নেই এর পরবর্তীতে কি হলো না হলো যাই এরপরে যেটা আসবে সেটা হলো মুসা আলাইসালাম এবার তার জাতিকে নিয়ে তিহের ময়দান সাইনা কি বলে মরুভূমিতে এখানে এদের আরো ঘটনা আছে অনেক কিছু ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে এগুলিকে বর্ণনা করার চেষ্টা করব আপাতত আমরা জানলাম যে কিভাবে এত বড় তাগুত এত বড় জালিমকে এত বড় শক্তিশালী বাহিনীকে আল্লাহ রব্বুল আলমিন খুব সহজেই খুব সহজেই যুদ্ধ করতে হলো বম মারতে হলো পারমাণবিক বোমা আনুভবিক বোমা ইলেকট্রনিক বোমা কিচ্ছুই না আল্লাহ রব্বুল আলমিন যখন চাইবেন আব্রাহাকে ধ্বংস করেছেন করেন নাই ছোট ছোট পাখি দিয়ে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন যতই বড় জালেম একটা কথা মনে রাখতে হবে ওই পোকার যখন মৃত্যু ঘনিয়ে আসে তখনই কিন্তু তারা ডানা গজায় কথাটা কি জানেন ওই পোকা চেনেন মাটির মধ্যে থাকে উলু পোকা যাই বলেন আপনারা ওই পোকার যখন যখন মরণ ডেকে আসে তখন কি হয় পাখা গজায় এরপরে বলে এই মাটির ঢিপের মধ্যে আমি আর থাকবো না আমার পাকা হয়েছে আমার আর কে পাই আমার মতো আর কে আকাশে উঠব এবং এই পৃথিবীকে অনেক ছোট করে দেখে এই পৃথিবীকে তুচ্ছ করে দেখে উপর আকাশে উঠতে চায় উঠতে উঠতে কিছু দূর গেলে ওই হালকা দানা ভেঙে যায় ধুপ করে পড়ে মরে যায় তো এরকমই যত শয়তান যত তাগত যত বাতিল শক্তি এইভাবে যখন অতিরঞ্জন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এরপরে যখন উড়া শুরু করে এই পৃথিবীর সবকিছুকে তুচ্ছ মনে করে মনে করে সবকিছু আমারই আমি যা ইচ্ছা তাই করব যেখানে ইচ্ছা সেখানে উড়ব তখন দানা দুটি আল্লাহ রব্বুল্লাহন ভেঙে দেন আর তখনই তার মৃত্যু হয়ে যায় এইভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে বহু জাতির ধ্বংসলীলার কথা আল্লাহ জানিয়েছেন আমাদেরকে এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে ইনশাআল্লাহ আমরা সব আলোচনা শেষ হলে ইনশাআল্লাহ আমরা শিক্ষণীয় কথাগুলি বলবো আজকের মতো আমরা এখানে শেষ করতে চাই যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এত বড় বাতিল শক্তিকে কিভাবে একেবারে মুহূর্তের মধ্যে এক মুহূর্তের মধ্যে এই পৃথিবী থেকে তাকে চিরতরে বিদায় করে দিলেন এবং শুধু তাই না আল্লাহ রব্বুল আলম বলছেন ফালিয়াউমান ফালিয়াউমান উনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা আলিমান খালফাকা আয়া وإن كثيرا من الناس عن آياتنا لغافلون সূরা ইউনূসের 72 92 আয়াত আল্লাহ 92 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোরে তো মারলাম ফেরাউন কিন্তু তোর এই বডিটাকে আমি সংরক্ষণ করব এই পৃথিবীর বাসীর জন্য তোকে নিদর্শন করার জন্য কারণ অনেক মানুষ আছে যারা আমার আয়াত থেকে নিরসন থেকে তারা কি গাফেল অচেতন আজ পর্যন্ত ওই ফেরাউন আল্লাহ আদা করেছেন তোর এই মরদেহ পচবে না সরবে না আজ পর্যন্ত আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন এতে বা ফিল্ম টিল্ম দেখা যায় বা এরকম পাওয়া যায় সিডিমিডি যে ফেরাউনের লাশ আজও মিশর পিরামিডে বা জাতীয় জাদুঘরে আজও সংরক্ষিত রয়েছে এর চেয়ে বড় প্রমাণ আল্লাহর একজন আছেন আর কি হতে পারে মানুষের জন্য তারপর ওই ফেরাউনের দেশে এই কয়দিন আগে ভোট হল ইসলামী সরিয়া চাই হক চাই না বাতিল চাই শতকরা সাতান্ন জন ভোট দিয়েছে পক্ষে আর বাকি শয়তানরা কোথায় এর মধ্যে কি মুসলমান আছে হ্যাঁ এইভাবে ফেরাউন যেমন হালাক হয়েছে এইভাবেই বাতিলরা হালাক হবে একে একে তবে সবুর করতে হবে সবুর করতে হবে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহর আল্লাহ ভীরু হতে হবে কারণ পরিণাম কাদের জন্য আল্লাহ যারা যারা সত্য যারা করণীয়কে করবে এবং বর্জনীকে বর্জন হই হাল্লা চিল্লা ফাল্লা মিছিল টিছিল করে ফায়দা হবে না কারণ শক্তিকার আল্লাহর শক্তি যতক্ষণ পর্যন্ত না হবে ততন পর্যন্ত বাতিলের মসনদ সংসদ বাতিলের গদি বাতিলের রাজত্ব ধ্বংস হবে কারণ আল্লাহর মদত না আসলে আর আল্লাহর মদত তখনই আসবে যখন সবুর করতে পারবে এই বিপদ আপদে এবং তাকে অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সবুরকারী এবং তাকে অর্জনকারী মোত্তাকি সাবের এবং মোত্তাকি আমাদেরকে যেন বানিয়ে দেন এবং এর মাধ্যমেই হকের জয় হবে এবং বাতিলের পরাজয় হবে আকুল কাউলি হাদ আস্তাফুল আলী আলকুম আলী সাইল মুস্তাফুর ওসালাম নবিয়ানা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু